তার গুণ আছে কিন্তু সেই গুণগুলি সৃষ্টি জগতের মতো নয় সৃষ্টির মধ্যে ওই গুণগুলি আছে সৃষ্টির জন্য যতটা উপযোগী হইতে পারে আর স্রষ্টার জন্য সৃষ্টিকর্তার জন্য রবের জন্য ওই গুণগুলির ব্যাপক অর্থ আছে কোন তুলনা নেই যেইভাবে মহান আল্লাহ বলেছেন সে নাম এবং গুণগুলি সেইভাবে বিশ্বাস করতে হবে সেগুলি অস্বীকার করা অথবা সেগুলিকে রূপক অর্থে নেওয়া সেগুলির তাউইল করা হচ্ছে বেদাতিদের পন্থা যেটা সালাফে সালেহিনের তরিকা নয় নবী করিম সাল্লি সাল্লাম সাহাবাই কেরামদেরকে এইভাবে শুনিয়েছেন কোরআনে কেরমের আয়াত রব্বুল আলমিনের নাম গুণাবলী সম্পর্কে এবং রসুল্লাহ সাল্লাম আল্লাহর নাম গুণাবলীগুলি হাদিসে বর্ণনা করেছেন সাহাবাই কেরামরা তাঁরা এগুলির অপব্যাখ্যা করেননি অস্বীকৃতিও জানাননি এবং সেগুলিকে কোনো কিছুর সাথে তুলনাও করেন না যেভাবে তারা বিশ্বাস করেছে ওইভাবে আপনি একজন মুসলিম হিসাবে বিশ্বাস করবেন তাহলে হবেন আহলে সন্না অল জামাহ কোরআন সন্ন্যার অনুসারী এবং এই উম্মতের যেটা আসল জামাত রসুল্লাহ সাল্লামের জামাত সাহাবাই কেরামদের জামাত আদর্শ জামাত সেই জামাতের অনুসারী হবে তাহলে আপনাকে বলা যাবে আহলে সোনাতাল জামাতের অন্তর্ভুক্ত আজকের বিষয়বস্তু হচ্ছে শুরু এই নিয়ে যে রব্বুল আলমিন শোনেন এবং দেখেন এ ওয়াল ওয়াসারি ভাষ্যকার বলছেন আল্লাহ রবুল আলমিনের জন্য শোনা এবং দেখা সাব্যস্ত করা রবুল আলমিন সামি সর্বশ্রোতা সবকিছু শোনেন আলবাসির সর্বদ্রষ্টা সবকিছুই দেখেন আল্লাহর এইগুলি হচ্ছে নাম সামি এবং বাসির আর তার সোনা এবং তার দেখা এগুলি তার সুন্দর গুণ বান্দাও দেখে আমরাও দেখি আর আমরাও শুনি কিন্তু সৃষ্টির সোনা স্রষ্টার শোনার মতো নয় আবার যখন সৃষ্টির শোনা বা সৃষ্টি দেখা স্রষ্টার মতো নয় তার মানে এগুলির অস্বীকৃতিও নাই অস্বীকারও করা গোমরাদের রাস্তা আবার এগুলি তাবিল করা অর্থের বিকৃতি ঘটানো অপব্যাখ্যা করা এটাও গোমরাদের পথ যা মোতাজেলা বা এইরকমই জাহমিয়া তারা অস্বীকার করেছে এই বিষয়ে আজকে যে আয়াতটি সুরা সুরার আয়াত নম্বর এগারো দিয়ে শুরু হচ্ছে সেটি চূড়ান্ত ফয়সালাকারী আয়াত এই আয়াতটি রব্বুল আলমিনের নাম এবং গুণাবলী সম্পর্কে আসমা এবং সিফাত সম্পর্কে চূড়ান্ত ফয়সালাকারী আয়াত তাতে যেমন আল্লাহর নাম গুণাবলী সাব্যস্ত করা হয়েছে তেমনি আল্লাহর সাথে কোনো কিছুর তুলনা এবং সদৃশ্য অস্বীকার করা হয়েছে মহান আল্লাহ ইরশাদ করছেন ওয়াকাউলহু মহান আল্লাহর বাণী লেখক বলছেন লাইসা কামিসলেহি সাই তার মতো কোনো কিছু নয় এটা হচ্ছে নেতিবাচক আল্লাহর মতো কোনো কিছু নেই বা নয় অন্য কিছু আছে মানে আল্লাহর মখলুক আছে কিন্তু আল্লাহর মখলুক বা আল্লাহর মখলুকের যে গুণগুলি আছে শোনে দেখে চলে ফিরে কথা বলে হ্যাঁ খুশি হয় দয়া করে মায়া করে ইত্যাদি মেলা গুণ আছে আল্লাহর সৃষ্টির কিন্তু তারা আল্লাহর মতো নয় যখন তারা আল্লাহর মতো নয় তাদের গুণগুলিও আল্লাহর গুণের মতো নয় আল্লাহর মতো কোনো কিছু নেই না নামের দিক থেকে না গুণের দিক থেকে না কোনো কিছুর দিক থেকে না ক্ষমতার দিক থেকে ক্ষমতা একটা আল্লাহর গুণ তার মানে এই নয় যে আল্লাহর গুণগুলি অস্বীকার করবেন যে গুণগুলি আমাদের মধ্যে আছে বরং অহুয়াসামি অল বাসির তিনি সবকিছু শোনেন আল বাসির এবং তিনি সবকিছুই দেখেন তাহলে প্রথম অংশে কি করা হয়েছে না করা হয়েছে সৃষ্টির সাথে স্রষ্টার কোনো তুলনা নেই এটাকে কি করা হয়েছে না করা হয়েছে সৃষ্টির সাথে স্রষ্টার তুলনা এটা একটা বিষয় এটাকে হ্যাঁ করা হয়েছে না করা হয়েছে না করা হয়েছে কিন্তু সৃষ্টির সাথে স্রষ্টার যে তুলনা নেই তার মানে কি তিনি শোনেন না আমরা শুনি তাই আল্লাহ শোনেন না আমরা দেখি তা আল্লাহ দেখেন না হ্যাঁ আল্লাহ দেখেন আচ্ছা আমাদের দেখা আল্লাহর দেখা একরকম আমাদের শোনা আল্লাহ শোনা একরকম না তারপরের আয়াত মহান আল্লাহ সাদ করছেন সুরানেসার আয়াত নম্বর আটান্ন নিশ্চয় মহান আল্লাহ তোমাদেরকে সবচাইতে উত্তম উপদেশ দান করছেন নেমা ইয়াজকম্বিহি মা মৌসুফা আর কেউ কেউ মা মসুলা বলেছেন নেমাশাই আল্লাদি আইজকম বেহি যদি মসুলা হয় তাহলে মা আরবি গ্রামারে অনেক প্রকার রয়েছে মা নাফিয়া মা মসুলা মা মুসুফা হ্যাঁ মা ইস্তিফামিয়া হ্যাঁ, মেলা প্রকার রয়েছে যেগুলি যারা মাদ্রাসার ছাত্র ওপর লেভেলে তাদের জন্য জানে ফায়দা আছে এমনি সাধারণ লোকের তেমন ফায়দা নেই তবে এখানে নেমা নেমা যুক্ত মা দুই মা পাশাপাশি হওয়ায় এদগাম হয়েছে তারপরে নেম্মা হয়ে গেছে আর মা মানে সেইন নেমা সেইন ইয়াইজকুম বেহি আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে উত্তম বিষয়ের উপদেশ দান করছেন যে উপদেশ দান করছেন সেটি বড়ই উৎকৃষ্ট বা উত্তম আল্লাহর উপদেশ সবচেয়ে উত্তম উপদেশ ইন্নআল্লাহ কানা সামি নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন সবকিছু শোনেন কানা সামিয়ান আল্লাহর ক্ষেত্রে কানা মানে ছিল নাই সৃষ্টির ক্ষেত্রে কানা মানে ছিল হয় কানারা জলন না এমন লোকটি এর মানে কি হ্যাঁ মাদ্রাসায় পড়েছেন বলেন তো কি মানে হয় কানারা জলন না এমন ছিল ঘুমিয়েছিল এখন আর ঘুমিয়ে নাই তার মানে অতীতে ছিল কিন্তু কান আল্লাহ গাফুর আর রাহিমা মানে কি ক্ষমাকারী ছিলেন এখন নাই কেন হ্যাঁ, হ্যাঁ সর্বসময় এই জন্য বললাম যে আল্লাহর ক্ষেত্রে যখন কানার প্রয়োগ হবে তখন হ্যাঁ স্থায়িত্বের অর্থ হবে ছিলেন আছেন সর্বদা ছিলেন সর্বদাই থাকবেন শুরুতেই আলোচনা পড়েছে ওয়াল আউ্বালো ওয়াল আখেরও তার সত্তা সত্তার যেমন আদি অন্ত নাই তার গুণেরও তার মার্জনাকারী হওয়ারও শুরু শেষ নেই তার দয়ালু হওয়ারও শুরু শেষ নেই হ্যাঁ ওয়াকান আবিল মোমেনিন রাহিমা জি আল্লাহ রবুল্লাহ মমিনদের উপর দয়ালু ছিলেন এ অর্থ করা যাবে দয়ালু আছেন তো এই যে এই শব্দ কানা কিন্তু আল্লাহ সর্বদাই আছেন এর অর্থ হবে কিন্তু যদি আপনি বলেন যে আমি আমার ছেলের উপর দয়ালু ছিলাম কানা তাহলে ছিলাম আজ এখন আছি এটা বোঝাবে না কানা মানে ছিল আসলে সৃষ্টির ক্ষেত্রে এখানে আল্লাহ বলছে আল্লাহ কানা সামিয়া আল্লাহ হ্যাঁ সবকিছুই শোনেন না শুনতেন হ্যাঁ কানা অথচ কানা ব্যবহৃত হয়েছে সবকিছু শুনতেন শুনছেন আর শুনবেন জি তার শোনার শুরুও নেই যে কোনো সময় শুনতেন না পরে শুনতে শুরু করছেন হ্যাঁ আর শেষও নেই হোয়াল আখ ওয়াল আখেরও শোনার ক্ষেত্রে দেখার ক্ষেত্রে তিনি সবসময় দেখেন এখনও দেখছেন আর সবসময় দেখবেন কিন্তু আমরা এক সময় শুনতাম না দেখতামও না আর এখন দেখি কিছু সামান্য দেখি যা সামনে আছে দেখি ডানে বামে পিছনেও দেখি না আর কিছুক্ষণ পরে কিছুদিন পরে দেখব না ঠিক কিনা মরে গেলে দেখবেন নাকি অন্ধ গেলে দেখবেন হ্যাঁ। আল্লাহ রব্বুল আলমিন সর্বশ্রোতা আল্লাহ সবকিছু শোনেন বাসিরা সর্বদ্রষ্টা সবকিছুই দেখেন এই দুটো আয়াত থেকে কি দেখাতে চেয়েছেন এটা একটি বিষয় এতে কি রয়েছে বুঝে নিয়েছেন আশা করি এতে আল্লাহর সোনার গুণ রয়েছে আল্লাহর নাম হচ্ছে স্বামী সুতরাং আল্লাহ শোনেন সবকিছু শোনেন আল্লাহর নাম হচ্ছে বসির তার মানে আল্লাহ দেখেন আল্লাহর দেখার গুণ রয়েছে এই দুটো বিষয় শিখাবার জন্য জানাবার জন্য প্রমাণ করার জন্য দুটো আয়াত নিয়ে এসছেন লেখক এই আয়াতগুলি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি এমা বিবনে কাসির রহমতুল্লাহ আলী প্রখ্যাত মুফাসের এবং মহাদ্দেস তিনি বলছেন কুল্লেহা উন যে আল্লাহ রব্বুল আলম সমস্ত যুগলকে সৃষ্টিকারী সব কিছু সৃষ্টি করেছেন তার মতো কোনো কিছুই নেই কেন আন্না হল ফার্দ কারণ তিনি এক ও একক আমরা এক ও একক না আমরা এক এক নেই আমাদের সহযোগিতা ছাড়া অন্যের সাহায্য সহযোগিতা ছাড়া চলাই যাবে না আসামাদ যিনি সার্বিক ক্ষেত্রে অমুখাপেক্ষী এবং সকল বস্তু সকলেই তার মুখাপেক্ষী আল্লাহ যার কোনো তুলনা নেই যার কোনো নজির নেই আসামি যিনি সমস্ত আওয়াজ শোনেন যে কোনো রকমের যেখানে আওয়াজ হোক না কেন যেখানে কোনো কথা হোক না কেন যে কোনো ভাষায় হোক না কেন যে কোনো অবস্থায় হোক না আসতে হোক জোরে হোক ভিতরে ভিতরে মনে মনে হোক সবকিছু আল্লাহ শোনেন জি ইয়াসমজামি আল আসওয়াত আল আল্লাহ ইয়ারাকুল্লাহ সব কিছুই দেখেন আকাশ জমিনে কোনো কিছুই আল্লাহ রবুল আলম থেকে অস্পষ্ট না গোপন না এই আয়াতের তফসিরে এমাম শৌকানি রহমতুল্লাহ বলছেন ওমান ফাহে আহাজিল আয়াত আল করিমা শুরুতে একটা কথা বলেছি এ আয়াত হচ্ছে চূড়ান্ত ফয়সালাকারী আল্লাহ আলমের নাম এবং গোরাবলির ক্ষেত্রে মনে আছে কথাটি যে এই বিষয়টি এমন শৌকানের কথা শুনে বুঝবেন এই আয়াতে এই দুটো কথাতে লাইসা কামিসলেহি লাইসা কামিসলেহি সেই একটা কথা আর একটা হচ্ছে অহবাস সামিউল বসির এই দুটো কথাই চূড়ান্ত ফায়সালা আছে হক বাতিলের মাঝে ফায়সালা আছে এবং আহলে সোননাথকে আহলে বেদাত থেকে পৃথক করে দেয় ওমান ফাহেমা হাজিল আয়াত আল করিমা আল্লাহ শৌকানি রহমাল্লাহ বলছেন তার অনেক কিতাব রয়েছে তার মধ্যে ইয়ামানের বড় মহাদ্দেশ একজন তার মধ্যে একটি হচ্ছে তাফসির ফাতুল কাদির আর একটি হাদিসের কিতাব নাইরুল আওতার অনেক খেতাব রয়েছে তার ফিখেরও রয়েছে যেই ব্যক্তি এই আয়াতটি বুঝলো হাক্কা যথাযথ যথাযথভাবে বোঝার মতো তাদাব্বার হাক্কা তাদাব্বরিন এবং গভীরভাবে চিন্তা করলো যেমন গবেষণা চিন্তা করা উচিত মশাবিহা ইন্দা ইখতলাফিল মুখতালিফিন ফিসেফাতে আলা জাদ্দাতিন বায়দা ওয়াদেহা যারা এই আয়াতটিকে বুঝলো এবং গভীরভাবে চিন্তা করলো যেমনভাবে বোঝা উচিত ওইভাবে বুঝলো তারা আল্লাহ হাবুল আলমিনের গুণাবলীর ক্ষেত্রে যত দ্বিমত হয়েছে হ্যাঁ বা বিভিন্ন মত হয়েছে হক এবং বাতিলের সেগুলির ক্ষেত্রে স্পষ্ট হ্যাঁ, রাজপথে চলবে সে কখনো বিভ্রান্ত হবে না ইয়াছি বুঝে নিলে ওয়াজদাদ ও বসিরাতন এবং তার জ্ঞান আরো বৃদ্ধি পাবে যা তাম্মালা মানা কৌলি ওয়াহুয়াসামিউল বাসির যখন গভীরভাবে চিন্তা করবে ওয়াহুয়াসামিউল বাসির নি তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা ফাইন হাজ আল ইসবাত বাদ নফি লিল মুমাসিল قد اشتمل على برد اليقين وشفاء الصدور وانسلاج القلوب فاقدر يا طالب الحق قدر هذه الحجة النير والبرهان القوي বলছেন যে আল্লাহ রাবুল্লাহ আলমিন আয়াতের শুরুখানে না করলেন কোন জিনিসটা না করেছেন আল্লাহর নাম নেই না করেছেন আল্লাহর গুণ নেই না করেছেন আল্লাহর সাথে তুলনা নেই আল্লাহর সদৃশ্য নেই কোনো কিছু আল্লাহর সদৃশ্য নেই বলছেন যে এই যে হ্যাঁ করা হয়েছে আল্লাহর কোনো কিছুর তুলনাকে না করার পরে আল্লাহর কোনো কিছুর সদৃশ্য হওয়াকে না করে না করে আল্লাহর কোনো কিছু সদৃশ্য নয় লাইসা কামিস লেহি কারণ এই আয়াতের তর্জমা করে বিদাতিরা দিয়ে ভুল বুঝায় লাইসা কামিস লেহি সেই মানে আল্লাহর হাত নাই কুদরতি হাত হ্যাঁ আল্লাহর চোখ নেই হ্যাঁ রক্ষণাবেক্ষণ নেই আল্লাহর চোখ নেই আর হাত নেই বলা হয়েছে না লাইসা কামিস লেহি তার মতো সেই অন্য কোনো কিছু নেই তার মতো কোনো কিছু নেই তার গুণ নেই বলা হয়েছে বলা হয়েছে তার মতো কোনো কিছু নেই তো এই যে সদৃশ্যকে না করা হয়েছে তারপরে হ্যাঁ করা হয়েছে কি দিয়ে সামিউল বসির দিয়ে ইস্তামাল আলা বারদুল ইয়াকিন এটা এতে রয়েছে দৃঢ় প্রত্যয় দৃঢ় প্রত্যয় এমন ইয়াকিন এমন দৃঢ় বিশ্বাস যাতে আপনার প্রশান্তি রয়েছে ও শেফা এবং যাতে বক্ষের মানুষের সিনার রোগের আরোগ্য রয়েছে ওয়ানসেলাজিল কলুব এবং মনের তাতে শান্তি রয়েছে ফাকদরিয়া তালেব আল হে সত্যের সন্ধানী সুতরাং এই আয়াতের কদর করো মর্যাদা দান করো কাদরা হাজির হুজ্জা এই দলিল স্পষ্ট দলিল এবং অকাট্য প্রমাণ যে শক্তিশালী প্রমাণ অল্প রহান কবি এর তুমি মর্যাদা দান করো এই আয়াতটাকে ভালো করে গভীরভাবে চিন্তা করো তোমার জন্য চূড়ান্ত ফয়সালা করবে রাস্তা কোনটা নেবে তুমি আল্লাহ রবুল আলমিনের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে একটা হচ্ছে আল্লাহ নাম গুণাবলীকে সাব্যস্ত করা করবেন না করবেন না নাম গুণাবলী সাব্যস্ত করবেন এর দলিল হচ্ছে দ্বিতীয় অংশটুকু ওয়াহুয়া সামি আল বাসির সাব্যস্ত করবেন তিনি সামি এবং তিনি বাসির আর যেটা অস্বীকার করেছে মোতাকাল্লামিন বা মোতাজেলা আশায়রা মাতুরি দিয়ে তারা অনেক কেউ কিছু সেবাতে অস্বীকার করেছে কেউ কিছু সেবাতে অস্বীকার করেছে বা অর্থের বিক্রি করেছে কেউ পুরো সব সেবাতে অস্বীকার করেছে আর এক দল আল্লাহর সিফাত গোনাবলীগুলিকে সাব্যস্ত এমন ভাবে করেছে যে সৃষ্টির সাথে তুলনা করে ফেলেছে মুসাবিহা সাদৃশ্যতা পোষণকারী গুমরা দল হ্যাঁ আল্লাহর গুণ আমাদের মতো হ্যাঁ আল্লাহর শোনা আমাদের শোনার মতো আল্লাহর দেখা আমাদের দেখার মতো আল্লাহর হাত আমাদের হাতের মতো তসবি এটাকে কি করা হয়েছে এই আরেক গোমরা দলের খণ্ডন করা হয়েছে কি দিয়ে প্রথম অংশ দিয়ে লাইসা কামিসলেহি সেই দুটো দল গোমরা হয়েছে তাহলে আল্লাহর নাম গোনাবলীর ক্ষেত্রে তিন ভাগে বিভক্ত হয়েছে দুটো গোমরা দল দুই সাইডে আর মাঝখানে আহলে সোনাতল জামাত এইভাবে বুঝে সহজভাবে বুঝবেন এবং একটা সাধারণ মানুষ বুঝতে পারবে একদল গোমরা হয়েছে কি করে যে আল্লাহ রাবুল আলমিনের গণ বাচক নামগুলি বা গণগুলি আমরা অস্বীকার করি বা এগুলিকে আমরা রূপক অর্থে নিই তাবিল করি বোঝা গেছে সুতরাং উদাহরণস্বরূপ আল্লাহর হাত হাত মানে কুদরতি হাত রূপক অর্থে নিল আল্লাহর চোখ মানে আমার চোখের সামনে তো আপনারা আছেন মানে আমার রক্ষণাবেক্ষণ ছেলেটা তো আমার চোখের সামনেই ছিল মানে আমার রক্ষণাবেক্ষণ আমার দেখাশোনাতে ছিল এইরকম অর্থে রূপক অর্থে তাবিল অথবা তাতিল অস্বীকার করা তাবিল তাতিল হ্যাঁ অস্বীকৃতি এ একটা দল এইদিকে গুমরা হয়েছে মতলা তারপরে মাউলা এ মোতাকল্লেমিন আশায়রা মাতুরিদিয়া মোতাজেলা এক দল গুমরা হয়েছে আর এক দল গোমরা হয়েছে না আল্লাহর সব গুণ আছে আর এমন ভাবে আছে যে সেগুলি আমাদের মতো সেই গুণগুলি আমাদের গুণের মতো এই আর এক দল গোমরা হয়েছে এবার বোঝা গেছে এদিকে একটা দল গোমরা এদিকে আরেকটা দল গোমরা আহ জামাত কি বলছে আল্লাহ রব্বুল্লাহ গনগুলি যেগুলি কোরআন এবং হাদিস আছে সেগুলি আমরা মানি মানি না মানি না মানি বিনা বিকৃতিতে তাবিল করি না রূপক অর্থে নি না বিনা তাঁতিলে অস্বীকৃতিতে নিষ্ক্রিয় করি না হ্যাঁ এবং তার সাথে সাথে আমরা কারোর সাথে তুলনাও করি না এ মুসাব্বাহা গুমরা যারা তুলনা করেছে যে সৃষ্টির মতোই স্রষ্টার গুণ সেই দল গুমরা তাদের দলে আমরা নয় আর যারা অস্বীকার করেছে বা রূপক অর্থ নিয়েছে তাদের দলে আমরা নয় এবার বুঝতে পেরেছেন তাহলে টোটাল কথা গোটা এই কিতাবে এই আলোচনাগুলি আসবে যে একদল এইদিকে গোমরা হয়েছে আল্লাহর গুণগুলিকে সাব্যস্ত করতে গিয়ে বাড়াবাড়ি করে এমনভাবে সাব্যস্ত করেছে যে গুণগুলি সৃষ্টির গুণের মতো যেমন আল্লাহর নামা আল্লাহর অবতরণ কার মতো না গুমরাদের কথা বলছি বেদাতিদের কথা মুসাব্বেহার কথা মোসাব্যা বলছে যে আল্লাহর অবতরণ আমাদের মতোই যেমন একটা লোক স্টেজ থেকে নামছে হ্যাঁ বা পাঁচতলা থেকে নিচে নামছে আমাদের নামা এটা আল্লাহর নামাটা প্রথম আসমানের নামাটা হচ্ছে আমাদের মতোই এরা মোসাব্বে হাগুমরা আর দল বলছে এটা তো এটা তো সাব্যস্ত করা যাবে না মোটেই করা যাবে না পুরো অস্বীকার আল্লাহ নেমে আসেন না আল্লাহর রহমত নেমে আসে আল্লাহ নেমে আসেন না আল্লাহর রহমত নেমে আসে আহলে সুনতাল জামাত কি বলছে না এদিকে না ওইদিকে কি বলছে আল্লাহ নেমে আসেন কিন্তু আল্লাহর নেমে আসা আমাদের নেমে আসার মতো না যেমন মোসাব্বাহ গুমরা বলছে আর আল্লাহর নেমে আসাকে অস্বীকার করি না আল্লাহ নেমে আসেন আল্লাহ শুধু রহমত নামে না বোঝা গেছে যদি এই স্পষ্ট দলিল প্রমাণটি হ্যাঁ এর মূল্যায়ন করো এবং এটাকে ভালো করে বুঝো গভীরভাবে ভাবে মিনাল বেদে তাহলে তুমি অনেক বিদাতকে চূর্ণ বিচ্ছন্ন করে দিতে পারবে মুসাবেহাদেরও আর মোতাকাল্লেমিন যারা আশায়রা মাতরিদি তাদেরও বা মোতাজেলাদের বিহার উসা মিনাদ দলালাত আর গোমরাহির ভ্রষ্টতার বড় বড় নেতারা যে রয়েছে তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিতে পারবে বা চূর্ণ বিচ্ছন্ন করে দিতে পারবে ও তুর্গে অনুফা তাওয়াইফা মিনাল আর ইলমে কালামের যারা পণ্ডিত যেমন আশায়রা মাতুরিদিয়া মোতাজেলা এদের নাককে মাটিতে মিশিয়ে দিতে পারবে ওয়ালা এদা তালা বিশেষভাবে এই আয়াতের সাথে এটি একটি আয়াত সুরার নম্বর এগারো মনে রাখবেন আরেকটি আয়াত হচ্ছে ওয়ালা এলমা মানব জাতি বা আল্লাহর কোন সৃষ্টি আল্লাহকে তাদের জ্ঞান দিয়ে আয়ত্ত করতে পারে না তো আমাদের জ্ঞানের ঊর্ধ্বে আল্লাহর জাত সত্তা আল্লাহর গুণাবলী সিফাত আল্লাহর নেমে আসা আল্লাহ রব্বুল আলম হাত আল্লাহ রব্বুল আলমিনের চোখ আল্লাহ রব্বুল আলমিনের চেহারা সবকিছু আমাদের জ্ঞানের বাইরে জ্ঞান দিয়ে আয়ত্ত করা যাবে না কিন্তু যেই শব্দগুলি বা যেই কথাগুলি বলা হয়েছে গণগুলি সেগুলি অস্বীকার করা যাবে আমরা জ্ঞান দিয়ে আয়ত্ত করতে পারবো না সেজন্য অস্বীকার করে দেব এই ছিল এই দুটো আয়াত সম্পর্কে বিস্তারিত আলোচনা আর এই আয়াতটাকে মনে রাখলে বাকি সবগুলি বুঝতে সুবিধা হবে এই দুটো আয়াতে ভাষ্যকার বলছেন একটু আগে বলেছি যদিও আর শাহেদ মিয়াল আয়াতাইনিল কারিমাতাইন যে দুটো আয়াত নিয়ে আলোচনা হলো তাতে যে দেখাবার বিষয়টি সেটি হচ্ছে আন্না ফিহেমা ইসবাত আসাম এ ওয়াল বাসাদিল্লাহি এই দুটো আয়াতে আল্লাহর জন্য সোনা এবং দেখার গুণকে কি করা হয়েছে সাব্যস্ত করা হয়েছে প্রথম আয়াতে নাফিও মোমাসালাতিল মাখলুকাত সৃষ্টি জগতের সাথে আল্লাহর তুলনা নেই এ কথা প্রমাণ করা হয়েছে লাইসা কামিসুল ইসাই ফফিজ আলিকাল জাম ও ফিমা ওয়াসাফা ওয়াসাম্মা বেহি নফসাহু বেইনা নাফি আল ইসবাত এতে একত্রিত করা হয়েছে দুটো গুণকে একটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন নিজেকে যে গুণগুলি দিয়ে কি করেছেন ভূষিত করেছেন আখ্যায়িত করেছেন যে আল্লাহ শোনেন আল্লাহ দেখেন এটাও রয়েছে আর কি রয়েছে না করা হয়েছে সেটা হচ্ছে তুলনাকে কোনো কিছুর তুলনাকে আল্লাহর সাথে না করা হয়েছে তারপরে যে বিষয়টি আসবে সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছে ইচ্ছাকে আরবিতে আমরা বাংলাতে ইচ্ছে একটা শব্দ ব্যবহার করি আরবিতে দুটো শব্দ আছে যদি দুটোতে পার্থক্য আছে কিছুটা আল মাসিয়া ওয়াল ইরাদা মাসিয়া শব্দটি সা আ থেকে শাহ আয়া শাহ মানে কি শাহ মানে শাহ মানে বলেন ইনশাআল্লাহ মানে কি আল্লাহ যদি চান তো ওইখান থেকে তো শাহ বলছি ইনশাআল্লাহ যখন বললাম তো অর্থ করতে পারলেন আর শাহ বলছি তো বলছেন না ওইখান থেকে শাহ ইন বাদ দেন আল্লাহ বাদ দেন তো বাঁচলো শাহ তাই না তো শাহ মানে চাওয়া তো এই শাহ আর মাসদার হচ্ছে মাসি এতন মানে চাওয়া আল্লাহর একটি গুণ হচ্ছে আল্লাহ চাওয়া আল্লাহ যা চান তা হয় আল্লাহর চাওয়ার বিরুদ্ধে কিছু হইতে পারে না আল্লাহ চান না আর ঘটে গেল এটা হইতে পারে হইতে পারে না এরাদা আরাদা এরুদা মানে ইচ্ছা করা আল্লাহর এরাদার কথা কোরআন করিম আছে আল্লাহর মাসিয়াত আল্লাহর ইচ্ছার কথাও আছে শাহ শব্দ ব্যবহার হয়েছে আর এরাদা শব্দটি ওই ব্যবহার হয়েছে আরবিতে দুটো শব্দ মাসিয়া শাহ ইয়াশাও আর আরাদা ইরিদ এরাদা এখানে কয়েকটি আয়াত উল্লেখ করেছেন কোন কোন আয়াতে শাহ শব্দ এসছে কোন আয়াতে এসছে এরাদা আয়াতগুলি তর্জমা তফসির করি তারপরে তখন গুণটি নিয়ে আলোচনা করি ভাষ্যকার বলছেন ইসবাতুল মাসিয়াতুল এরাদা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া জন্য মাসিয়াত এবং এরাদা ইচ্ছাকে সাব্যস্ত করা আল্লাহর ইচ্ছা আছে আল্লাহ রবুল আলমিনের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হয় না কিন্তু আল্লাহর সন্তুষ্টির বিরুদ্ধে হয় কি হয় না দেখি পরীক্ষা করে আপনাদের আল্লাহর সন্তুষ্টির বিরুদ্ধে কিছু হয় কি হয় না কত কাফের পৃথিবীতে আল্লাহকে সন্তুষ্ট কাফেরদের ওপর বা কুফরির ওপর হ্যাঁ সিরকের ওপর সন্তুষ্ট যে তোমরা শিরিক করো বিদাতের ওপর সন্তুষ্ট কবরে সেজদা করার উপর সন্তুষ্ট তো হচ্ছে তো আল্লাহর হ্যাঁ সন্তুষ্টির বিরুদ্ধে হয় কিন্তু আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হইতে পারে না আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হইতে পারে না আল্লাহ কি রব্বুল আলম পছন্দ করেন যে কেউ খুন করুক হ্যাঁ না কিন্তু আল্লাহর যদি বলেন আল্লাহ পছন্দ করে না সেজন্য আল্লাহ ইচ্ছাও করেন আল্লাহ ইচ্ছার বিরুদ্ধে তাহলে ইচ্ছার বিরুদ্ধে যেটা হয় সেটা সেই ক্ষেত্রে কিন্তু আমরা নিজেদেরকে অপারক মনে করি ঠিক না আপনার অফিসে আপনি বস আর আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার অফিসে কিছু ঘটছে আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনি চান না তারপরে হ্যাঁ আপনি জানছেন তারপরও রুখতে পারছেন না তো আপনি শক্তিশালী না অক্ষম অক্ষম আল্লাহ তো সক্ষম সর্বশক্তিমান ইন্নআল্লাহ আলা করে কাদির এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছা ভালো মন্দ পৃথিবীতে সবকিছু হোক নামাজি হোক আর বেনামাজিকেও স্বাধীনতা দিয়ে রেখেছি নামাজিকে যেমন স্বাধীনতা দিয়ে রেখেছি নামাজি স্বাধীনভাবে নামাজ পড়ছে বেনামাজি স্বাধীনভাবে ঘুমিয়ে থাকছে হ্যাঁ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে গাছের পাতা নড়ে না এভাবে ফিরে আসি ওই কথাটি যেটা বাঙালিদের গুমরাহি বা আমাদের সমাজের গুমরাহি অনেকের সেটা হচ্ছে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না কথাটি ঠিক না ভুল ভুল কিন্তু আল্লাহর বিনা ইচ্ছাই গাছের পাতা নড়ে না এটা ঠিক না ভুল এটা ঠিক ইচ্ছা আর হুকুমে পার্থক্য আছে আমি হুকুম করছি যে এই কাজটা করে আসেন ভালো হুকুম করবো না খারাপ হ্যাঁ অথচ আমি মানুষ তারপরে আপনার একটা ধারণা যে লোক ভালো তখন খারাপের হুকুম করবেন না ঠিক না মারতে বলবো চুরি করতে বলবো হ্যাঁ বেমানি করতে বলবো তো আল্লাহ রব তো চুরি করতে বেমানি করতে আর মারধর করতে আর খুন করতে বলেন নাই তো আল্লাহ তো হুকুম করেন নাই তো পৃথিবীতে তো ঘটছে এগুলো এই জন্য আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ার কথাটি বল কিন্তু আল্লাহর ইচ্ছা আছে সবকিছু হোক কারণ এটা হচ্ছে পরীক্ষার জগৎ এখানে হোক খেলা খেলুক খেলনা ঘর আরো এই বিষয়টা আরো স্পষ্ট হবে যখন আয়াতগুলি তফসি করবে এবং বিষয়গুলি আলোচনা তখন এভাবে আসবে মহান আল্লাহ বলছেন ওয়ালাউলা ইজ দাখাল তা জান্নাতাকা যখন তুমি তোমার বাগানে প্রবেশ প্রবেশ করেছিলে হে বাগানের মালিক বাগানের মালিকের ঘটনা সুরায় কাহাফে রয়েছে আট নম্বর উনচল্লিশ অহংকারের সাথে দাপটের সাথে ঢুকেছিল আল্লাহ রব বাগানকেই শেষ করে দিল গেল বাগান শেষ জলে শেষ আল্লাহ বলছেন যে ওয়ালাউল্লা ইস দাখালতা জান্নাত তোমার বাগানে যখন ঢুকেছিলি তখন কেন তুমি বলনি ওয়ালাউল্লা ইস দাখালতা জান্না কুলতা মানে ওয়ালাউলা কুলতা আসলে লাউলা সম্পর্ক কুলতার সাথে ইস দাখালতা জান্নাত যখন তুমি তোমার বাগানে প্রবেশ করেছিলে লাউলা কুলতা কেন তুমি বলনি কি বলনি মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যা চেয়েছে তাই পেয়েছি এই জন্য ভালো কিছু দেখলে কি বলতে হবে মাশা আল্লাহ এই আয়াতের দলিল রাখবে আজকাল আলহামদুলিল্লাহ মানুষের অভ্যাস হচ্ছে নামাজ পড়ুক আর না পড়ুক ইনশাল্লাহ বলছে আর মাসাল্লাহ বলছে বিশেষ করে বাংলা ভাষাভাষী আজকাল ওই ফেসবুকের জগতে আর ওই ফিল্মের জগতেও কোন একটা খবর সাংবাদিকার জগতেও নামাজ টামাজ ধার ধারে না হ্যাঁ তারপরে সে হয়তো সেকুলার তারপরে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলছে শুনে একদিকে ভালোও লাগছে আরে কিছু তো মানছে তাই না ভাষাতে তো কিছু মানছে যে জাতি যাদেরকে শোনাচ্ছি আমার সংবাদ যারা শুনছে তারা যেহেতু ইসলাম প্রিয় ইসলাম ভালোবাসে সেজন্য ইনশাল্লাহর মাশাল্লাহর প্রয়োগটা বেড়েছে আজকে থেকে ৩০ বছর আগে বুড়ারা মাশাল্লাহ ইনশাল্লাহ জানতো না কথা ঠিক কিনা এটা একটা আমাদের জন্য শুভ সংবাদ যে ইসলামের দিকে ফিরে আসছে জাতি আগামী জেনারেশন ইসলামের দিকে ফিরে আসছে এবং ইন ফিউচারটা হচ্ছে ইসলামের মানে আগামী ইনশাআল্লাহ তালা ইসলাম এবং মুসলিমরা নেতৃত্ব দেবে পৃথিবীর জি ইনশাআল্লাহ এটা শুভ সংবাদ জি ভালো লক্ষণ এটা একটা যুগ ছিল বুড়ারা ছাড়া কেউ নামাজ পড়তো না আর এখন বুড়াদের চাইতে যুবকরা বেশি নামাজ পড়ে তাই না বুড়ারা নামাজ পড়লে বিদাত দিয়ে নামাজ পড়ে কিন্তু এই যুবকগুলো মাসা আল্লাহ সন্নতি নামাজ পড়ে হ্যাঁ টাকার উপরে কাপড় উঠিয়ে নামাজ পড়ে যুবকরা দাঁড়িয়ে রাখে যুবকরা দাঁড়িয়ে রাখে এগুলো ভালো সংবাদ কিন্তু আমাদের ভালো দিকগুলো দেখতে হবে এতে হবে কি হেম্মত হবে সাহস হবে যে আমরা দুর্বল নই আলহামদুলিল্লাহ বাড়ছে ইসলাম এমন একটি দিন যেই দিনকে যত চাপাবার চেষ্টা করবে হ্যাঁ যত দমন করার চেষ্টা করবে তত বেশি উঠবে এভাবে তাই হচ্ছে আলহামদুলিল্লাহ বলতাম মাশা আল্লাহ তুমি বলতে মাসা আল্লাহ তাহলে তোমার বাগান বহাল থেকে যেত তোমার নিয়ামত ঠিক থাকতো আল্লাহ ছাড়া আমার কোনো ক্ষমতা নেই আল্লাহ যদি না দেন আমার কোনো ক্ষমতা নেই ফল পাকতে যাচ্ছে শেষ ধান পেকে আছে বন্যা এসে শেষ জি লাপত এই আয়াতে মাশা আল্লাহ আল্লাহ যা চান এই যে শাহ মাসিয়াত আল্লাহর চাওয়া প্রমাণিত হইল আরেক এক সুরে বাকার দুইশো নম্বর আয়াত আল্লাহ আল্লাহ যদি চাইতেন তো তারা লড়াই করতো না লড়াই করার নেকির কাজ না কাজ আল্লাহ চেয়েছেন না লড়াই কর যদি বলেন যে আল্লাহ চায় না তারপরে লড়াই করছে তার মানে আল্লাহ পারছে না থামাইতে অপারক নাকি তাহলে তো কুফুরি কথা হয়ে গেল এই জন্য ভালো মন্দ সবটাই আল্লাহ চান তবে ভালোর হুকুম করেন ভালোর উপর রাজি হন ভালোর উপর হ্যাঁ সন্তুষ্টি প্রকাশ করে ভালোর উপর খুশি হন আর মন্দ ঘটলে মন্দ হইলে আল্লাহ অসন্তুষ্ট হন পছন্দ করেন না ঘৃণা করেন আল্লাহ যদি আল্লাহ চাইতেন মাক্তাতালুহু তো এই জাতির লোকেরা পরস্পরকে খুন করত না বা আপোষে লড়াই করত না ওয়ালা আল্লাহ ইয়া ফালো মায়ুরিদ তবে আল্লাহ রাব্বুল আলম যা চান তাই করেন এই আয়াতে দুটো শব্দ দেখাবার জন্য নিয়ে আল্লাহ তা আল্লাহর চাওয়া পাওয়া গেল আর ইয়াফ যা আল্লাহ এরাদা করেন ইচ্ছা করেন তাই করেন আল্লাহর এরাদার বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কেউ করতে পারে না দুটো আল্লাহর গুণের ক্ষেত্রে শব্দ দেখলাম পরের আয়াতটি দেখেন সুরাম মায়েদার প্রথম আয়াত মহান আল্লাহ ইরশাদ করেছেন অহিল্লাতুম বাহিমাতুল আনাম হে মানব জাতি তোমাদের জন্য গবাদি পশুকে হালাল করা হয়েছে বাহিমাতুল আনাম হচ্ছে উঁট হ্যাঁ গরু আর তারপরে মহিষটা গরুর মধ্যে সামিল তারপরে বকরি জাতীয় যত কিছু আছে বকরি জাতীয় মানে বকরি ছাগল পাঠাপাঠি হইতে পারে মেষ ভেড়া ভেড়ি হইতে পারে আবার দম্বা দুম্বি হইতে পারে সব এক ক্যাটাগরি তিনটে ক্যাটাগরি হ্যাঁ যত রকমের উঠ হইক না কেন সবগুলি এক উঠের সামনে এগুলিকে বাহিমাতুল আনাম এগুলি দিয়ে কোরবানি আর এগুলিকে আল্লাহ হালাল করেছেন বলছেন আলাইকুম তবে তোমাদের সামনে যা পড়ে শোনানো হবে পাঠ করা হবে গাইরা মহিল্লি ওয়ান্তুম হরম তবে শোনো এহরাম অবস্থায় তোমরা শিকারী পশু হালাল মনে করবে না এহরামের অবস্থায় তোমরা শিকার পশুকে হালালকারী হবে না অর্থাৎ এহরাম এহরামে থাকা অবস্থায় শিকার করবে না বা শিকার করায় কারো সহযোগিতা করবে না এহরামের অবস্থায় শিকার করা হারাম এক হচ্ছে হদুদে হারামের ভিতরে হারামের ভিতরে শিকার করা হালাল না হারাম হ্যাঁ হারাম এহরামকারীর জন্য না সকলের জন্য সকলের জন্য আর এ হদুদে হারামের বাইরে আপনি তাইফে সাইল থেকে এহরাম বেঁধেছেন অথবা মদিনার আপনার জুলহলেফা আবিয়ার আড়ি থেকে এহরাম বেঁধেছেন আরো চারশো কিলোমিটার বাকি আছে এই রাস্তাতে স্বীকার করতে পারবেন এহরাম অবস্থায় পারবেন না বিনা এহরামে আছেন পারবেন পারবেন কিন্তু যদি এহরামের অবস্থায় না থাকেন তো গোটা রাস্তা চারশো বিশ কিলোমিটার পর্যন্ত প্রায় আপনি স্বীকার করতে থাকেন করতে থাকেন যেমনই মসজিদ তানিমের কাছে যাবেন হদুদে হারামে ঢুকছেন স্বীকার করা বন্ধ এবার বোঝা গেছে তাহলে দুটো মাসলা একটা হচ্ছে হারামের এলাকাতে স্বীকার করা এহরামকারী এহরামকারী নয় সকলের জন্য হারাম হ্যাঁ শিকারী পশু পাখি আর যারা হেরাম অবস্থায় থাকবে তারা যেখানেই থাকুক না কেন হেরাম অবস্থায় থাকলে স্বীকার করা মোহরমের জন্য হেরাম যারা হেরাম করে নেই তারা স্বীকার করতে পারবে তাই আল্লাহ বলছেন ওয়ান তুম হরম এহরাম অবস্থায় যখন থাকবে তোমরা মায়ুরিদ আল্লাহ যা চান তাই ফায়সালা করেন ইন্নআল্লাহম আল্লাহ ফায়সালা করেন মায়ুরিদ যা চান এখানে এরাদার কথা বলা হয়েছে এই আয়াতগুলো দিয়ে কি জানলাম কয়টি আয়াত হলো তিনটি আয়াত তাই না বলছেন ভাষ্যকার আর আয়া শেখ এই আয়াতগুলিতে যেটা দেখাবার বিষয় সেটা হচ্ছে ইসবাত আল মাসিয়াতে ওয়াল কুয়াতে ওয়াল হুকমে ওয়াল তালা আল্লাহ রব্বর বেশ কিছু গুণাবলী রয়েছে তার মধ্যে বিশেষভাবে আল্লাহর মাসিয়ার চাওয়া আর আল্লাহর এরাদা এই দুটো আর তার সাথে সাথে আরো কিছু গুণ এসে সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের শক্তি লাকুয়াতা বিল্লাহ আল্লাহ শক্তি ছাড়া কোন শক্তি শক্তি নাই যদি আল্লাহ শক্তি না দেন তো আসল শক্তি হচ্ছে রব্বুল আলমিনের তো আল্লাহ রব্বুল আলম আল কবি হ্যাঁ শক্তিধর মহাশক্তিধর এই আল্লাহ রব্বুল আলমিনের কুয়াতের কথা জানলাম তারপর ইয়াহকুমো মায়ুরি এসছে আল্লাহ যে ইন্নাল্লাহ ইয়াহকুমো তাহলে আল্লাহ রব্বুল্লাহ ফয়সালা কার হয় আল্লাহর ফয়সালা হয় জি এবং হুকুম কার চলবে আল্লাহর হুকুম চলবে আল্লাহর সৃষ্টিগত ক্ষেত্রে আল্লাহর হুকুম আল্লাহ যা পয়দা করতে চান তাই পয়দা হয় তার বিরুদ্ধে কি পয়দা করতে পারবে যে আমার পাঁচ সাতটা মেয়ে হয়ে গেল তো একটা ছেলে আমি নিজে পয়দা করব ক্ষমতা আছে কারো হ্যাঁ ক্ষমতা আছে যদি ক্ষমতা থাকতো তাহলে তো ডাক্তার আর জমিনে থাকতে চাইতো না যে আমরা এখন মেয়েকে ছেলে করে দিতে পারছে বলছেন যে এতে মাসিয়াত কৌয়াত আল্লাহর ক্ষমতা আল্লাহর হুকুম আল্লাহর এরাদা সেফাতুল্লিল্লাহ তালা মহান আল্লাহর সেফাত হিসাবে উল্লেখ করা হয়েছে কিন্তু আলা মায়ালি কবি জালালি যেইভাবে মহান আল্লাহর জন্য উপযোগী হয় আল্লাহর চাওয়া আল্লাহর মতো আল্লাহর ক্ষমতা আল্লাহর মতো আল্লাহর হুকুম আল্লাহর মতো আল্লাহর ইচ্ছা এরাদা আল্লাহর মতো সৃষ্টির সাথে কোনো ধরনের আমরা ইচ্ছা করি কিন্তু আমাদের ইচ্ছা সবসময় পূরণ হয় পূরণ হয় না কিন্তু আল্লাহ যা যেটা ইচ্ছা করবেন অবশ্য পূরণ হবে যদি আল্লাহ ইচ্ছা করেন তারপরে আয়াতে দেখি মহান আল্লাহ আরো বলছেন এই এরাদা বা ইচ্ছার গুণ সম্পর্কে আল্লাহ যাকে সঠিক রাস্তা দেখাতে ইচ্ছা করেন আল্লাহর এরাদা ইচ্ছা করা ইয়াসরাহ সদরাহুল ইসলাম তখন আল্লাহ তার বক্ষকে তার সেনাকে ইসলামের জন্য কি করে দেন উন্মুক্ত করে দেন খুলে দেন প্রশস্ত করে দেন অমায়ুরিদ আইয়দিল্লাহু আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করতে ইচ্ছা করেন যার গোমরাহি আল্লাহ চান বা গোমরাহিতে ফেলতে চান ইয়াজ আল সদরাহু দান হারাজা তখন আল্লাহ তার সিনাকে বক্ষকে বড় সংকীর্ণ আর সংকুচিত করে দেন এইরকম হয়ে যায় ভালো কথা কবুলই করতে চাই না এক মিনিট ভালো কথা শুনতে চাই না সামনে আসে তাড়াতাড়ি ওটাকে সরায় আর মন্দ আসলে ঘন্টার পর ঘন্টা চলে সারা রাত পার হয়ে যায় ঘুম ছেড়ে জি হ্যাঁ আবার যার জন্য আল্লাহ হেদায়ত চান ভালো কথা শুনলে সারা রাত পার করে দিতে পারো কিন্তু খারাপ জিনিস দেখলে ওর ঘৃণার শেষ থাকে না জি তা আল্লাহর বিশেষ তৌফিক আল্লাহর তৌফিক কিন্তু এই তৌফিকটা কি এমনিতে আসবে না চেষ্টা করা লাগবে যে যেমন চেষ্টা করবে তেমন তৌফিক হবে বোঝা গেছে না এমন নয় যে একটা লোক চেষ্টা করছে অনেক মসজিদে আসার তারপর আল্লাহ ধাক্কা দিয়ে তাকে বাড়িতে হ্যাঁ পাঠিয়ে দিলেন আছে নাকি মসজিদে আসার চেষ্টা করেছে আমি ঘুম ছাড়বো মসজিদে যাব ফজর পড়বো আল্লাহ তফিক দিয়েছেন আল্লাহ তার জন্য এটাই আলাদা করেছেন আর আর একটা লোক না ভাই আমার আমার সব কাজ করিয়ে নাও কি টাকা পয়সা নিবে নিয়ে নাও কিন্তু ফজরে আমার ঘুমটা হবে না ওর আগে থেকে ওইটা অসৎ নিয়ত আছে আল্লাহ ওকে গোমরা করতে চান সুতরাং ইয়াজ আল সদরাহু দাইয়াকান এমন সংকীর্ণ হয়ে গেছে ভালো কাজের ক্ষেত্রে যে কেমন কান্নামা যেন সে আকাশ পথে আরোহণ করছে ওপরে উঠলে যেমন বুকটা এমন চেপে ধরে যে আর বাঁচবো না নিচে তলা থেকে এই সাততলা পর্যন্ত সিঁড়ি বয়ে আসেন তারপরে বলে যে এখন কেমন লাগছে বুকটা মনে হচ্ছে চেপে ধরেছে হ্যাঁ উঠে এসে সাথে সাথে বক্তব্য করা সম্ভব নয় মনে হয় আজকালকার আমাদের মতো দুর্বলদের জন্য তাই না কিন্তু নিচে নামার ক্ষেত্রে নিচে যদি বিশতলা পঞ্চাশ তলাও নামতে হয় সিঁড়ি দিয়ে তারপরে কি কোনো অসুবিধা আছে সহজ জি সুফহান কোরআনে সায়েন্সও আছে কিন্তু সায়েন্সের কিতাব নয় চোদ্দশো বছর আগে যখন মানুষ সায়েন্স বুঝতো না হ্যাঁ যে ওপর দিকে গেলে হ্যাঁ কেন মানুষের শ্বাসকষ্ট শুরু হয়ে যায় দম বন্ধ হইতে লাগে বড় কষ্ট হয় এইসব সাইন্টিফিক কথা বুঝতো না তখন আল্লাহ বলেছেন কান নামা ইয়াসা ভালো কথা ভিতরে ঢুকে না যেন আকাশ পথে চড়ছে মনে হচ্ছে এখানে যে বিষয়টি দেখার সেটা হচ্ছে আন্না ফিহা ইসবাত আল এরাদাতে লিল্লাহ সুবহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য এখানে এরাদাকে সাব্যস্ত করা হয়েছে আর আল্লাহর এরাদা যেমন হেদায়তকে সামিল কারো ক্ষেত্রে আল্লাহ ইচ্ছা করেন হেদায়তের কারো ক্ষেত্রে আল্লাহ গোমরাহির ভ্রষ্টতার ইচ্ছা করেন যে তুই গোমরা হবি হ ওইটাই ভালো লাগছে ঠিক আছে আমার ইচ্ছা এটাই যে তুই যা ওইদিকে যাবি যা ওয়ান্না হেদায়ত ওয়াল আর এটা সামিল হেদায়তকে এবং গোমরাহিকে এই ইরিদুল হেদায়ত ইরিদুল ইদলাল কৌনান ওয়াকাদারান লেহিকমাতিন বালেগা আল্লাহ রব্বুল আলম কার জন্য হেদায়ত ইচ্ছা করেন কার জন্য গোমরা ইচ্ছা করেন সৃষ্টিগত দিক থেকে আর মানুষের ভাগ্যে হ্যাঁ স্বনির্ধারিত করার দিক থেকে কিসের জন্য লেহেক মাতেন বালেগা যাতে বড়ই রহস্য রয়েছে তত্ত্ব রয়েছে আল্লাহর হেকমত আছে এরাদা দুই রকমের এরাদা শব্দটি মানে কি এরাদা মানে কি ইচ্ছা মাসিয়াত মানে কি মানে ইচ্ছা করে তাই না দুটোর মানে এই এরাদা হচ্ছে দুই রকম বলছে ফলে এরাদা তো রব্বানি এত নাও আনে এরাদা হচ্ছে দুই রকমের আর নৌল আওয়াল প্রথম রকম এরাদা হচ্ছে এরাদাতুন এতুন কাদারিয়া আর এই সৃষ্টিগত সৃষ্টিগত তকদিরগত আল্লাহর ইচ্ছা এটাকে মাসিয়াত বলা হয় মাসিয়াত এলাহি আল্লাহর চাওয়া এটি হচ্ছে আল্লাহর চাওয়া আমরা বলি কি বলি এটা আল্লাহ চেয়েছেন আল্লাহর চাওয়া সৃষ্টিগত ক্ষেত্রে একটা হচ্ছে সৃষ্টিগত আর একটা হচ্ছে শরীয়তগত বিধানগত দুটো শুনিয়ে দিলাম দ্বিতীয়টা সামনে গিয়ে বলছে আগেই শুনিয়ে দিলাম কি বললাম এরাদাতুন দিনিয়াতুন সার ইয়া হ্যাঁ ধর্মীয় দিনী এবং বিধানগত শরীয়তগত আল্লাহর ইচ্ছা উদাহরণ দিয়ে বোঝায় আল্লাহ রব আলমিন পাঁচক্ত সালাত আদায় করতে বলেছেন না বলেন নাই ফরজ করেছেন না করেনি এটা আল্লাহর ইচ্ছা না ইচ্ছা নয় আল্লাহর ইচ্ছা যে সারা জগতের মানুষ জিন কি করুক সকলে পাঁচক নামাজ পড়ুক এটা আল্লাহর ইচ্ছা নয় কি এটা হচ্ছে কোন এরাদা এরাদা সৃষ্টিগত না কি শরীয়তগত হ্যাঁ বিধানগত এরাদা দিনিয়া ধর্মীয় আর আল্লাহ রাবুল আলমিনের জমিনে সৎ লোক আছে অসৎ লোক আছে সৎ লোক ভালোই মোটামুটি চলছে ফিরছে খাচ্ছে অসৎ লোক ওর চাইতে বেশি পয়সা বলা হয় সারা পৃথিবীর সমস্ত পয়সা অসৎ লোকদের হাতে চলে এসছে আল্লাহর ইচ্ছায় না আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আল্লাহ এদেরকে থামতে পারেনি গায়ের জোরে সব এত পয়সার মালিক হয়ে গেছে নাকি না আল্লাহর ইচ্ছা এটা হচ্ছে এরা দাতন কৌনিয়া সৃষ্টিগত কাদারিয়া আল্লাহ সুপরিমিত করেছেন কাদার মানে সুপরিমিত করেছেন হ্যাঁ আল্লাহ তাদের জন্য সুনির্ধারিত করেছেন এটাই তাদের জন্য নির্ধারণ রয়েছে এটাকে মাসিয়াত বলা হয় এর কিছু উদাহরণ দিই কোরআনে কোন কোন ক্ষেত্রে সৃষ্টিগত ইচ্ছার কথা বলা হয়েছে কোন ক্ষেত্রে বিধানগত ইচ্ছার কথা বলা হয়েছে প্রত্যেকটি ভিন্ন ভিন্ন উদাহরণ দিই যেমন সুরাই বন ইসরায়েলের আট নম্বর ষোলোতে মহাল্লা আরাধনা আন্ন লেখা কারিয়া যখন আমি কোন জনপদকে ধ্বংস করতে ইচ্ছা করি তাহলে আল্লাহ ইচ্ছা করেন কোন জনপদকে ধ্বংস করতে এটা কোন দিক থেকে বিধানগত দিক থেকে না সৃষ্টিগত দিক থেকে কোন দিয়ে ধ্বংস কোন এই যে কনিয়া এই জন্য কনিয়া বলা হয় কোন দিয়ে এটাকে করেন সেই জন্য যখন আল্লাহ কোনো দেশকে কোনো সমাজকে কোনো এলাকাকে ধ্বংস করতে চান আমার নাম উতরাফিয়া তখন সেখানকার যারা সচ্ছল ব্যক্তি সুখী ব্যক্তি তাদেরকে আমি প্ররোচিত করি আদেশ করি মানে প্ররোচিত করি আল্লাহ আদেশ করে না যে তোমরা পাপ করো কিন্তু আল্লাহ রব্বুল আলম তাদেরকে এমনভাবে ঢিল দেন যে ভুলে যায় যে কেন আমরা সৃষ্টি হয়েছি আর আমাদের কি করণীয় আমরা করছি এটা কি সব সব ভুলে যায় উপেক্ষা করে এটা এখানে ব্যক্ত করা হয়েছে সচ্ছল লোকেরা তখন কি করে ফাফাসা কুফিহা সেই জনপদে তারা পাপাচারে লিপ্ত হয়ে যায় পাপে ডুবে যায় খুন জেনা ব্যবিচার সুদ ঘুষ বেমানি শির বিদাত কুফরি পাপের শেষ নেই ফরজ অজেব তরক করা হারামে ডুবে যাওয়া এগুলি হচ্ছে আল্লাহর আজাব ধ্বংসের কারণ আল্লাহর পক্ষ থেকে ধ্বংসের কারণ আল্লাহ যখন ধ্বংস করতে চান তখন বেনামাজির সংখ্যা বেড়ে যায় আল্লাহ যখন ধ্বংস করতে চান বন্যা দিয়ে প্লাবিত করতে ডুবাইতে চান তখন সেখানে শির্ক শুরু হয় বিদাত শুরু হয় সেখানে বহু পাপ শুরু হয় এইভাবে হ্যাঁ অনৈক্য শুরু হয় আপোষের লড়াই মুসলিম মুসলিমে দ্বন্দ্ব মুসলিম মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধরছে কিন্তু আল্লাহ শরীয়তের হুকুম যে তোমরা ঐক্যবদ্ধ হও তাই না আল্লাহ শরীয়তে ইচ্ছা হচ্ছে যে তোমরা ঐক্য হয়ে যাও আতাসিম বেহাবুলিল্লাহ এক রশিকে সবাই একসাথে ধরে এটা হচ্ছে আল্লাহর এরাদা সেরাইয়ান কিন্তু অনৈক্য ফাটুল ছিন্ন ভিন্ন হয়ে যায় এটা হচ্ছে আল্লাপাকের সৃষ্টিগত ইচ্ছে যখন কোনো জাতিকে ধ্বংস করতে চান তখন সেখানকার সচ্ছল লোকদেরকে এমনভাবে পরিচিত করে আল্লাহ রাবুল আলমী ফাঁসা করে সেখানে পাপে ডুবে যায় তারা তখন ফাহাক্কা আলী হাল কৌল তাদের উপর আল্লাহর বাণীর বাস্তবায়ন হয় যে আমি এরকম অসৎ জাতিকে ধ্বংস করি আজাবদি ফাদাম্মারনাহা তদমিরা তখন সেই জাতিকে পূর্ণরূপে ধ্বংস করে ফেলি আমি আল্লাহ বলছেন ধ্বংস করলি তো আল্লাহ ইচ্ছা করলেন না করলেন না ধ্বংস করার এটা সৃষ্টিগত তারপর আর এক আয়তে সুরের রাত রাত এগারো ওয়াইদা আরাদ আল্লাহ বেকমিন আন যখন আল্লাহ কোন জাতির সাথে মন্দের ইচ্ছা করেন আল্লাহর মন্দের ইচ্ছা করা এটা সৃষ্টিগত না বিধানগত শরীয়তের কোন হুকুমে মন্দ আছে হ্যাঁ এটা করিও না মন্দের জন্য এটা করো মন্দের জন্য না সব কল্যাণের জন্য তাহলে আল্লাহ বলছেন কোন জাতির সাথে যেন মন্দের ইচ্ছা করি তো আল্লাহর এই ইচ্ছাটা হচ্ছে সৃষ্টিগত ইচ্ছা মন্দের যখন ইচ্ছা করেন ফালা মারাদ্দালাউ সেটাকে কেউ খণ্ডন করতে পারে না কোনো জাতিকে ধ্বংস করতে চায় পতন ঘটাতে চায় কোনো জাতির কোনো কিছু ক্ষয়ক্ষতি হোক তখন কেউ সেটাকে রদ করতে পারে না আরো আয়াত দেখেন অমাইরিদ আই ইউদিল্লাহ একটু আগে যে সুরায় নামের আয়াত নম্বর একশো ছিল আল্লাহ যাকে গোমরাহিতে লিপ্ত করতে চান এই যে চান গুমরাহিতে লিপ্ত করতে এটি ইচ্ছা কি কিসের ইচ্ছা সৃষ্টিগত তাই না তখন আল্লাহ তার অন্তরকে সংকীর্ণ করে দেন সংকুচি করে দেন দ্বিতীয় হচ্ছে আন্নামস্থান এরাদা দেন আসার এই আল্লাহর দিনী এবং বিধানগত ইচ্ছে এর উদাহরণ ওল্লাহ ইউরিদ আলাইকুম আল্লাহ তোমাদের তবা কবুল করতে চান এটা কি সৃষ্টিগত না বিধান বিধানগত শরীয়তগত শরীয়তের ক্ষেত্রে আল্লাহর শরীয়ত হচ্ছে যে সবাই তবা করো আল্লাহ এটা চান কিন্তু সৃষ্টির দিক থেকে কিছু লোক তবা করুক জান্নাতের রাস্তা ধরুক আর বহু লোক তবা না করে জাহান নামে থাকুক ঠিক না দেখেন হারাজ আল্লাহ তোমাদের জন্য সংকীর্ণ করতে চান না আল্লাহ তোমাদেরকে পবিত্র করতে চান পানি দিয়ে তেমম দিয়ে পবিত্র করতে চান তোমাদেরকে এটা আল্লাহর কোন ইচ্ছা শরীয়তি শরীয়তে আল্লাহ উজুর বিধান দিয়েছেন যদি পানি না থাকে তো তেমমের বিধান দিয়েছেন এর মাধ্যমে আল্লাহ কি করতে চান পবিত্র করতে চান সুরা ছয় তারপরে বলছেন আল্লাহ নবী পরিবার সম্পর্কে সম্পর্কে বংশ সম্পর্কে নিশ্চয় আল্লাহ হে নবী পরিবার হে নবীর পরিবারের সদস্যরা তোমাদের থেকে অপবিত্রতাকে দূর করতে চান আল্লাহ অপবিত্রতাকেও দূরে রাখতে চান কার থেকে নবীর বিবিগণ থেকে নবীর মেয়েদের থেকে নবীর আত্মীয় স্বজন যারা অমিন অমেনা তাদের থেকে তা হেরকম তা হেরা পবিত্র করতে চান তোমাদেরকে এটা আল্লাহ পাকের কোন ইচ্ছা এখানে ইরিদ বলা হয়েছে আচ্ছা দুই এরাদাই পার্থক্যটা কি তিনটি পার্থক্য এখানে উল্লেখ করা ভালো করে শুনে কিন্তু সূক্ষ্ম কথা যারা সূক্ষ্ম মস্তিষ্ক নিয়ে শুনবেন তারা বুঝবেন আর না হলে যারা মোটা খাবেন তারা মোটা বুঝবেন দুই এরাদা কি দুটো ইচ্ছে কি দুটো ইচ্ছা কি বললাম এতক্ষণ একটা হচ্ছে সৃষ্টিগত ইচ্ছা আর একটা হচ্ছে শরীয়তগত বিধানগত ইচ্ছা আল এরাদাতুল কৌনিয়ে হ্যাঁ সৃষ্টিগত ইচ্ছে হতে পারে আল্লাহ কখনো পছন্দ করেন আর ভালোবাসেন আর কোন কোন আল্লাহর সৃষ্টিগত ইচ্ছাকে আল্লাহ ভালোবাসেন না আর পছন্দ করেন না রাজি হন না বোঝা গেছে আর বিধানগত যেটা ইচ্ছা আল্লাহর বিধানের ক্ষেত্রে যেগুলো আল্লাহ ইচ্ছা করেছেন আমাদের কাছে চেয়েছেন যেগুলো করো সে ফরজ হোক সন্ন্যত হোক আর মুস্তাহ হোক হ্যাঁ সেগুলো লাভহা সেগুলি যেমন আল্লাহ ইচ্ছা করেন তেমন সেগুলিকে আল্লাহ ভালোবাসেন সেগুলির উপরে আল্লাহ রাজিও হন ফাল্লাহ আরাদ আল মাসিয়া কৌনান এখন গুনা যে কোনো গুনা যে কোনো গুনা পৃথিবীতে হোক এটা আল্লাহর ইচ্ছা না ইচ্ছা নয় ইচ্ছা ইচ্ছা না ইচ্ছা নয় কোন কোনো ইচ্ছা নাই সৃষ্টিগত ইচ্ছা না সৃষ্টিগত ভাবে ইচ্ছা যে আল আমার জমিনে গোনা হোক গণাগার থাক পাপি তৈরি হোক হ্যাঁ এটা সৃষ্টিগত ইচ্ছা বিধানগত ক্ষেত্রে তাই বলছেন আল্লাহ সৃষ্টিগত দিক থেকে পৃথিবীতে গোনা গোনাগার চান ওয়ালাই আর কিন্তু বিধানের দিক থেকে শরীয়তের দিক থেকে আল্লাহ গোনাও চান না গোনাগারও চান না ঠিক না সব লোকে সৎ হইতে চান আর সৎ কাজই হোক এটাই আল্লাহ চান শরীয়দের বিধানে দ্বিতীয় পার্থক্য হচ্ছে বলে এরাদাতুল কৌনিয়াত মাকসুদাতুল গাইরে হা সৃষ্টিগত ইচ্ছা যেটা আল্লাহ রবুল আলমিনের সেটা আল্লাহর মেন উদ্দেশ্য নয় বর অন্য কারণে সেটা উদ্দেশ্য করা হয়েছে অন্য কারণে মাকসুদাতুল গাইরে হা সরাসরি সেটা উদ্দেশ্য নয় আল্লাহ টার্গেট নয় বর অন্য কারণে এটাকে করা হয়েছে আল্লাহ মন্দকে সৃষ্টি করেন সেটা মন্দের উদ্দেশ্য নাই বরং অন্য কোনো কারণে এই মন্দকে আল্লাহ সৃষ্টি করেছেন যেমন খালকা ইবলিস আল্লাহ ইবলিস কেন সৃষ্টি করলেন কেউ যদি বলেন আল্লাহ কেন ইবলিস সৃষ্টি করলেন ইবলিস সৃষ্টি হইতো না আমাদের আমরা কেউ গোমরা হইতাম না ঠিক না ইবলিস সৃষ্টি করা আল্লাহ লক্ষ্য উদ্দেশ্য নয় কিন্তু হেকমতের জন্য বাইরের কোনো কারণে আল্লাহ ইবলিসকে সৃষ্টি করেছেন এবং ইবলিস ওই বুড়াকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এখনো এখনো মরছে না জি ও সমস্ত মন্দ সৃষ্টি যত আছে সাপ বিচ্ছু হিংস্র পশু আল্লাহ সৃষ্টি করেছেন না করেন নাই সৃষ্টিগত ইচ্ছা না হলে এসব পয়দাই হইতো না হ্যাঁ কেন এগুলো সৃষ্টি করলেন বহিরাগত কারণে সেটা হচ্ছে যাতে করে মানুষ আপ্রাণ চেষ্টা করে ইবলিশের খপ্পর থেকে বাঁচার জন্য হ্যাঁ শিরিক থেকে বেদাত থেকে এবং বিভিন্ন পাপাচার থেকে বাঁচার জন্য মানুষ মোজাহাদা চেষ্টা করে অতবা এবং ভুল হয়ে গেলে প্রত্যাবর্তন করে ফিরে আসে ইস্তেকফার ক্ষমা কামনা করে এগুলি হচ্ছে সাইডের লক্ষ্য উদ্দেশ্য যে উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টিগত ইচ্ছা হচ্ছে ইবলিস আর মন্দ কিছু সৃষ্টি করা ওয়াগাইরাজ আলেক মিনাল মাহাব আল্লাহ এই ভালোগুলির উদ্দেশ্যে এগুলি খারাপগুলিকে সৃষ্টি করেছেন আর যেটা বিধানগত শরীয়তগত ইচ্ছা সেটা কিন্তু আল্লাহর মুখ্য উদ্দেশ্য সেটা সরাসরি উদ্দেশ্য তৌহিদ আল্লাহ সরাসরি উদ্দেশ্য তৌহিদ প্রতিষ্ঠা হোক পাঁচ অক্ত সলাত আল্লাহর উদ্দেশ্য এটাই উদ্দেশ্য হ্যাঁ জাকাত আল্লাহর উদ্দেশ্য সিয়াম রোজ আল্লাহর উদ্দেশ্য হ্যাঁ হওয়াজ আল্লাহর উদ্দেশ্য যত ভালো কাজ আছে ধরি আল্লাহর পরে সরাসরি এটা হচ্ছে মাকসুদ লে যাতে সেটাই হচ্ছে উদ্দেশ্য ফাল্লাহ আরাদ আতা কৌনান ওয়াসার আন ভালো কাজ পৃথিবীতে হোক এটা সৃষ্টিগত দিক থেকে চেয়েছেন বলে অনেক ভালো লোক আছে আল্লাহ ওদের ক্ষেত্রে চেয়েছেন শরীয়তের দিক থেকেও চেয়েছেন সৃষ্টিগত দিক থেকেও চেয়েছেন যেটাকে আল্লাহ ভালোবাসেন এবং তার উপর রাজিও হন তৃতীয় পার্থক্য হচ্ছে আল এরাদুল কৌনিয়াতুল আবুদ্দামিন সৃষ্টিগত ইচ্ছে যেটা আল্লাহর সেটা অবশ্যই হবে আল্লাহ যেটা সৃষ্টিগত ইচ্ছা সেটা অবশ্যই হবে আল্লাহ কোন যুগলকে যদি হ্যাঁ নিঃসন্তান করতে চান এটা আল্লাহর কোন ইচ্ছা সৃষ্টিগত ইচ্ছা হবে না হবে না আল্লাহ চাইছেন যে ওদেরকে ছেলে মেয়ে দেবো না আর হয়ে যাবে নাকি এটা হচ্ছে সৃষ্টিগত ইচ্ছা বুঝা গেছে আল্লাহ যেটা ইচ্ছা করেন সৃষ্টিগত দিক থেকে হবেই হবে লাবুদ্দামিন তো এরাদত এত আল্লাহর যে বিধানগত শরীয়তের দিক থেকে যেটা ইচ্ছা লায়ালজাম ওকুহা সেটার বাস্তবায়ন হওয়া সেটা প্র্যাকটিক্যাল হওয়া নাও হইতে পারে হইতেও পারে আবার নাও হইতে পারে তাকাও বা কাদ তাকাও কখনো হয় কখনো হয় না যেমন একজন নামাজি আলহামদুলিল্লাহ আপনারা সবাই নামাজি তাই না এই আমাদের নামাজিদের নামাজি হওয়াটা আল্লাহ রবুল আলমিনের কোন ইচ্ছা দুই ইচ্ছাই এখন বুঝতে ঘাটতি আছে দুটো ইচ্ছা আল্লাহ সৃষ্টিগত দিক থেকে আমাদেরকে আল্লাহ নামাজ পড়ার জন্য সৃষ্টি করেছেন এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের সৃষ্টিতে আমরা আল্লাহ সৃষ্টিগত দিক থেকে আমাদের ক্ষেত্রে ইচ্ছা করেছে নাহলে আমাদের ক্ষমতা ছিল না সৃষ্টিগত ইচ্ছা আছে এরা কহনি আর আল্লাহর শরীয়তের ইচ্ছাও যে আল্লাহ আদেশ করেছেন আমাদেরকে বোঝা গেছে না তো আমাদের ক্ষেত্রে দুটোর প্র্যাকটিক্যাল হয়েছে এরাদা কৌনিয়ারও প্র্যাকটিক্যাল হয়েছে আর এরাদা সারিয়ারও প্র্যাকটিক্যাল হয়েছে এবার বুঝতে পেরেছেন কিন্তু অসৎ লোক বেনামাজির ক্ষেত্রে বেধানগত হ্যাঁ ইচ্ছার বাস্তবায়ন হয়নি আল্লাহ ওদের কাছেও চেয়েছেন তোমরা নামাজ পড়ো কিন্তু ওরা নামাজ পড়ে তাহলে শরীয়তের ইচ্ছা আল্লাহর যেটা সেটা হয়নি কিন্তু সৃষ্টিগত ইচ্ছা কি থাক বেনামাজিও থাক কারণ জাহান্নাম তো ভর্তি করতে হবে ওলাকিন হাক্কাল কৌলমিনীল আমলা আন্না জাহান্না মিনাল জিন্নাত আন্নাস আজমাইন ওলা উশিনা আল্লাহ আতাইনা কুল্লা নাফসিন হোদা আমি যদি চাইতাম প্রত্যেককে বাই ফোর্স আমি হেদায় দিয়ে দিতাম জান্নাতে ঢুকাই দিতাম ওই পথে চালিয়ে দিতাম কিন্তু বাই ফোর্স করে দিলে পরীক্ষা কি থাকলো হ্যাঁ তাম্বি সতর্কীকরণ এখানে খুব সুন্দর কথা বলেছে এই কথাটি বুঝে নেন ভালো তাজতামে ওল এরাদা তান আল কাউনি ওয়াশার ইফি হাক্কিল মুখলিসিল মতি ওয়া তানফারিদুল এরাদাতুল কাউনিয়াত ফি হাক্কিল আসি যে কথাটি এখন আপনাদের বুঝে ওই কথা বলছে বলছেন যে যেই ব্যক্তি নিষ্ঠাবান আর অনগত আল্লাহ নিষ্ঠাবান আর কি অনগত মুখলেস মানুষ আপনি শিরিক মুক্ত বিরাট মুক্ত পাপ মুক্ত হওয়ার চেষ্টা করেন আপনি যথাসাধ্য আর আল্লাহর আদেশ নিষেধ রসুলের আদেশ নিষেধ মেনে চলতে চেষ্টা করেন মতি মানে আনুগত্যকারী এই ক্ষেত্রে দুটো ইচ্ছা একত্রিত হয়েছে আল্লাহর সৃষ্টিগত ইচ্ছা আর বিধানগত ইচ্ছা দুটো একত্রিত হয়েছে আর সৃষ্টিগত ইচ্ছা শুধু পাওয়া যাচ্ছে আর বিধানগত ইচ্ছা পাওয়া যাচ্ছে না কোন ক্ষেত্রে ফিহাকিল আসে নাফারমানের ক্ষেত্রে নাফারমান গোনাগার তার ক্ষেত্রে সৃষ্টিগত ইচ্ছা আল্লাহর আছে মানে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আল্লাহ চাইছেন সৃষ্টিগত দিক থেকে নামাজ পড়াবার ও নামাজ পড়ছে না এটা হয় তার মানে আল্লাহ তার অকম হয়ে যাচ্ছে নাকি না আল্লাহর সৃষ্টিগত ইচ্ছা আছে তুই পড়বি না পড়িস না হ্যাঁ তোকে এইভাবে বাঁচিয়ে রাখবো এইভাবে খেতে দেবো তোকে হ্যাঁ এইভাবেই তোকে হায়াত দেবো সাথে সাথে তোর গলাটা টিপে দেবো না মালাকুল মত পাঠাই দেবো না ঠিক আছে তোকেও দেবো আশি নব্বই একশো বছর বয়স নাফারমানের ক্ষেত্রে সৃষ্টিগত ইচ্ছা পাওয়া যায় কিন্তু শরীয়তগত ইচ্ছা পাওয়া যায় আল্লাহ বলছেন আকিমুসলা আল্লাহ যেটা ইচ্ছা করেছে সেটা বলেছেন হাজালাই নামাজ পড়ে না বোঝা গেছে জি আরেকটি সতর্কীকরণ মাল্লাম ইউসবেতুল যারা দুই এই ইচ্ছাকে সাব্যস্ত করে না আল্লাহ এবং দুটোর মাঝে পার্থক্য করে না গোমরা হয়েছে যেমন জাবরি আর কাদরিয়া জাবরি আর কাদরিয়া এই দুটো দল গোমরা হয়েছে ফল জাবরিয়া তো আসবাতুল ইরাদাত কনিয়া ফাকাত ওয়াল কাদরিয়া আসবাতুল ইরাদাত শারিয়া ফাকাত ওয়া আহলুস সুন্নাত আসবাতুল ইরাদাতাইন ওয়া ফাররাকু বাইনাহুমা সব সময় হেদায়ত আর গুমরাহের ক্ষেত্রে তিনটা দল আছে দুটো দল গুমরা একটি দল হেদায়ত প্রাপ্ত বোঝা গেছে না সুরা ফাতেহা থেকে শুরু করেন হতে পারবেন আপনি একটা হচ্ছে সেরাতাল্লাজিনা আন্না আমতা আলিহিম পুরস্কৃতদের দল আর একটা হচ্ছে মকদুব আলিহিম গজবপ্রাপ্ত দল জানে তারপরে পালন করেন আর একটা হচ্ছে দল লিন এই দললিন আর মকদুব আলিমের মাঝখানে হচ্ছে আন আমতা আলিহিম বুঝতে পেরেছেন ঠিক তিনটি দল সবসময় দেখবেন কমপক্ষে আর তিনটি দলে দুটো হচ্ছে পথভ্রষ্ট জাহান্নামি দল গোমরা দল আর একটা হচ্ছে প্রাপ্ত দল এখানে ওই রকম বলছে যে যারা দুটোই এরাদাকে আল্লাহ এরাদা কৌনিয়া সৃষ্টিগত ইচ্ছা এবং বিধানগত ইচ্ছা দুটোকে প্রমাণ বা সাব্যস্ত করে না ওয়াইফারে কোবাইন হবা এবং দুটোর মাঝে পার্থক্য করে না ফাঁকা দাল্লা তারা গোমরা হয়েছে জাবরিয়া যারা বলে যে মানুষ আমরা নিরুপায় জাবর মানে জবরদস্তি আল্লাহ আমাদের জবরদস্তি করেছেন আমাদেরকে পাথরের মতো করে সৃষ্টি করেছেন তাই নাকি কথা ঠিক জাবরিয়া একদিকে মারা বলছে আমরা হচ্ছি আল ইনসান ও কাল জামাত মানুষ হচ্ছে পাথরের মতো পাথরকে যেখানে এই যে বোতল বা গ্লাস পানিটার মতো যেখানে রাখা আছে ওখানে কেমন হওয়া পর্যন্ত যদি কেউ না ছায় ওখানে থাকবে তাই না ঠিক তাই না বলছে আল্লাহ আমাদেরকে যেমন করে সৃষ্টি করছে ওইরকম আমাদের কোনো ক্ষমতা নেই নামাজ পড়ার ক্ষমতা নেই ভালো কথা বলার ক্ষমতা নেই এখানে স্বাধীনভাবে আসেননি এই সেন্সটাও ছিল না কিভাবে এরকম হয়েছে জবরিয়া আর এক দল বলছে না হ্যাঁ না এটা নাই তো কি করেছে কাদরিয়া মানে তকদিরকে অস্বীকার করেছে আল্লাহ লিখেন উনি আল্লাহ যখন আল্লাহ জবরদস্তি যখন করেন না তাহলে লিখননি জবরিয়া যারা বলছে আমরা নিরূপে পাথরের মতো কেন বলছে আল্লাহ যখন লিখেই দিয়েছে তো আমরা আর করবো কি করার তো কিছু নেই তাহলে আমরা হচ্ছে মজবুর বোঝা গেছে তকদিরের ক্ষেত্রে গোমরা হয়ে গেছে জাবরিয়া একদিকে আরেকদিকে গোমরা হচ্ছে কাদরিয়া বলছে আল্লাহ রব্বুল যদি লিখে দিবেন তাহলে তো আমরা কিছু করতে পারছি না আমরা তো সবই করছি হ্যাঁ সবই করছে না স্বাধীনভাবে ভালো কথা বলছি স্বাধীনভাবে অন্ধ কথা বলছি কেউ স্বাধীনভাবে পাপ করছে কেউ স্বাধীনভাবে নেকির কাজ করছে তাহলে আমরা নিজেরাই আমাদের তকদির নির্ণয় করছি হ্যাঁ বা তকদির সৃষ্টি করছি এবং আমরা আমাদের কর্ম আমরা নিজেরাই সৃষ্টি করছি বাড়াবাড়ি বেড়ে গেল আরেক দিকে বলছে যে তকদির বলে কিছু নেই আমরা নিজের কর্ম নিজে সৃষ্টি করি কি করি এই কথা বলেছে কারা কাদরিয়া কাদরিয়া মানে তকদির অস্বীকারী একদিকে কাদরিয়া গোমরা আর একদিকে জাবরিয়া গোমরা আহলে সতল জামাত কি করেছে বলছে জাবরিয়াতু জাবরিয়া আসবাতুল এরাদাতাল কাউনিয়া ফাকাত যারা জাবরিয়া বলছে মানুষ হচ্ছে মজবুর নিরুপায় তার আল্লাহর সৃষ্টিগত ইচ্ছাটাকে সাব্যস্ত রেখেছে আল্লাহ সৃষ্টিগত দিক দিয়ে যার ক্ষেত্রে যা চেয়েছেন তাই হয়েছে আল্লাহ ভালো মানুষের ক্ষেত্রে ভালো চাইছেন ও ভালোটা হয়েছে মন্দ হবেই না তার মন্দ কাজে যেতে পারবে না হাত বাড়ে না পারবে কিন্তু না অস্বীকার করছে আর যাদের ক্ষেত্রে আল্লাহ যারা পাপি বলছে আল্লাহ ওর পাপি হওয়াটাই চেয়েছেন তাহলে কি করে নেকি নেক হবে ভালো হবে হবে না জাবরিয়া আর আরেক দল কাদরিয়া আসমাতুল এরাদা তাশরিয়াত ফাকাত এরা শুধু বিধানগত শরীয়তগত ইচ্ছাটাকে মেনেছে যে আল্লাহ শরীয়তে হুকুম করেছেন ভালো কাজ করো আর নিষেধ করেছেন মন্দ কাজ করিও না আর আমরা সবকিছুই করি সবকিছুর মালিক আমরা যার ফলে হয়েছে কি তারা গোমরা হয়ে গেছে যে তকদির বলে কিছু নেই ও আহলুসন্নাতে আসবাতুল এরাদা তাইন ওফার রকবাইন হমা আহলুসনতাল জামাত দুইটই এরাদাকে আল্লাহর সাব্যস্ত করেছে আল্লাহ সৃষ্টিগত দিক থেকে ইচ্ছা করেন আল্লাহর বিধানগত ইচ্ছা রয়েছে এবং দুটোর মাঝে পার্থক্য করেছে বিধানগত ইচ্ছা যে আল্লাহর জমিনে ভালো কাজ হোক না মন্দ কাজ হোক আল্লাহ শরীয়তি ইচ্ছা কি আল্লাহর কাছে আল্লাহর আল্লাহর সৃষ্টিতে কি হোক আল্লাহর জমিনে ভালো কথা কাজ হোক আর সৃষ্টিগত দিক থেকে আল্লাহ কি চেয়েছেন ভালো হোক আর মন্দ হোক সবটাই হোক আর একটি গুণ নিয়ে আলোচনা করিনি কথা আর লম্বা বেশি নেই এতে সেজন্য সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসা আল্লাহ তার বন্ধুদেরকে ভালোবাসেন আল্লাহ তার বন্ধুদেরকে ভালোবাসেন আল্লাহর বন্ধু কারা পীরেরা হ্যাঁ, এটা একটা বিদাতি ধারণা যে পীর হলে আল্লাহ বন্ধু হয় একটা হচ্ছে আল্লাহ বেলায়তে আম্মা সাধারণ ভালোবাসা সাধারণ বন্ধুত্ব আল্লাহ প্রত্যেক আল্লাহ আলী উল মমিন আল্লাহ কর্ণ বলছে আল্লাহ প্রত্যেক মমিন মুসলিমের বন্ধু ইমানদার মানুষ কাফের নয় মুশরেক নাই আল্লাহকে ভালোবাসেন যতটা তার মধ্যে কল্যাণ আছে ততটা তাকে ভালোবাসেন এবং আল্লাহ যে ভালোবাসেন ওই আমাদেরকে ভালোবাসতে বলা হয়েছে ফর্মুলাটা ভালো করে বুঝেন যার মধ্যে যতটা ভালো গুণ আছে ততটা কি করবেন ভালো সুতরাং একটা মদঘর মুসলিম তাকে কাফের মতো মনে করবেন না হ্যাঁ একটা মুসলিম জেনা হয়ে নিয়েছে সেজন্য সে ইয়াহুদিন আসার হিন্দু চেতে খারাপ হয়ে গেছে হ্যাঁ একটা একটা বিদাতি মুসলিম বিদাত করে ফেলেছে সেজন্য আপনার এমন ঘৃণা বিদাত এবং বিদাতির ওপর যে তাকে ইহুদিন আসার চাইতে খারাপ মনে করছেন না মোটেই না যার মধ্যে যতটা খারাপ আছে ততটা পরিমাণ তাকে কি করতে হবে খারাপ বাঁচতে হবে আর যতটা ভালো আছে ততটা তাকে ভালোবাসতে হবে এবার বুঝতে পেরেছেন আবার এটাও যেন না হয় যে সিরিক আছে বেদাত আছে তার পাপ আছে তারপরেও তাকে ভালোবাসে পুরাই ভালোবাসে হ্যাঁ নেক লোকদের চাইতে ভালোবাসে কি জান না দুনিয়ার গরজে হ্যাঁ সে আমার দেশি সে আমার ডিস্ট্রিক্টের সে আমার ভাষাভাষী সে আমার গ্রামের হ্যাঁ সে আমার বংশের এটাও চলবে না এটাও চলবে না জি হ্যাঁ আল্লাহ রাবুল আলমে যার মধ্যে যতটা ভালো গুণ আছে কি করেন ততটা ভালোবাসেন যার মধ্যে যতটা মন্দ আছে তাকে ততটা আল্লাহ রাবুল আলমিন ঘৃণা করেন ঘৃণা করেন বলছেন এসবাত মাহাব্বাতিল্লাহ আল্লাহর ভালোবাসার প্রমাণ ওয়া মাওয়াদ্দাতেহি এবং আল্লাহ রবুল আলমিনের মাওয়াদ্দা দুটোর মানে ভালোবাসা মহাব্বত মানেও ভালোবাসা আর মাওয়াদ্দাতন মানে হচ্ছে খালিস নির্ভেজাল ভালোবাসা লি আউলিয়াহি তার বন্ধুদের কি আলা মা আলি আল্লাহর ভালোবাসা যেমন আল্লাহর জন্য উপযোগী কেন বলল কারণ এই আল্লাহর ভালোবাসাকে এক শ্রেণীর গোমরারা তাবিল করেছে রূপক অর্থে নিয়েছে আল্লাহ ভালোবাসেন না আবুজবিল্লা কি করেছে ওরা বলছে আল্লাহর ভালোবাসা ভালোবাসালে কি করে ভালোবাসলে উপঢৌকন দেয় যে যাকে ভালোবাসে কিছু গিফট করে না করে না হ্যাঁ তো আল্লাহ রব্বনে তাকে কি পুরস্কৃত করে আল্লাহর ভালোবাসা মানে রূপক অর্থাৎ পুরস্কৃত করা এটা হচ্ছে গমনাদের বেদাতিদের অর্থ মানে বিকৃত অর্থের বিকৃতি আর আল্লাহর ভালোবাসা সৃষ্টির মতো তারা কেন পালাইল এই আসল অর্থ থেকে রূপক অর্থে এটা বুঝেন ওরা বলছে যে ভালোবাসা হলে দুর্বলতা চলে আসে ভালোবাসা হলে কি আসে দুর্বলতা ওই বেদাতে কে কে বুঝাবে দুর্বলতা তোমার মধ্যে আসে আল্লাহর মধ্যে আসে নাকি কি বুঝলেন মানুষের স্বভাব হচ্ছে যে যাকে ভালোবাসে তার ক্ষেত্রে এক চোখ দিয়ে দেখে ঠিক না বুঝছেন মানে ওর যদি ভালোবাসে তাহলে ওর শুধু ভালো গুণগুলি দেখে খারাপ গুলো না না কে কেবল খারাপ আরে মানুষ তো ভুল হবেই দেখলেন যাকে ভালোবাসে মানুষ মাত্র ভুল হইতে পারে ভুল করেছে একবার ভুল করেছে তো কি হলো আর যদি কাউকে খারাপ বাসে এইভাবে হ্যাঁ? ওর ভালোগুলি যদি ভালো গুণ দেখে বলছে ও লোক দেখানো করেছে ওর নিয়ত খারাপ আছে দেখলেন হ্যাঁ ওর স্বভাব খারাপ আছে ইত্যাদি ইত্যাদি ও কিছু ভালো কাজ করে কিসের জন্য খ্যাতির জন্য করে ফেমাস হইতে চায় হ্যাঁ, বুঝতে পেরেছেন যাকে দেখতে পারেন না ওর কোনো না কোনো ভাবে ওকে হ্যাঁ, খারাপের এতে ফেলবে ওকে দি এটা হচ্ছে মানুষের অসৎ স্বভাব আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসার কথা বলছিলাম আল্লাহর মতো আল্লাহর কার মতো আল্লাহর মতো কেন তারা পালায়ন করেছে যে ভালোবাসা তো দুর্বলতা নিয়ে আসে আল্লাহ ভালোবাসা তো দুর্বলতা প্রকাশ করে সেজন্য আল্লাহর ভালোবাসা বলবো না ভালোবাসার ফলাফল ভালোবাসা ফলাফল হচ্ছে উপঢকন দেওয়া তারপরে পুরস্কৃত করা ইত্যাদি অথচ মানুষের ভালোবাসা মানুষের মতো আর স্রষ্টার ভালোবাসা স্রষ্টার মতো দেখেন ভালোবাসা শুধু মানুষের না প্রত্যেক জীব ভালোবাসে কিন্তু ধরন আলাদা আলাদা না আমাদের ভালোবাসা কি গরু ছাগলের মতো গরু ছাগল ভালোবাসে না হ্যাঁ কুকুরে তার বাচ্চাকে ভালোবাসে না দেখেছেন জি গরুকে দেখেছেন গরুর বাচ্চা হওয়ার পরে ওর কাছে যান কি অবস্থা করে আপনার ভালোবাসে না বাসে না বাচ্চাকে ভালোবাসে কিন্তু তার ভালোবাসা তার মতো আমার ভালোবাসা আমার মতো জি অন্যান্য পশু পাখির ভালোবাসা পশু পাখির মতো যখন সৃষ্টিতে সৃষ্টিতে এত পার্থক্য রয়েছে তো সৃষ্টি সরস্বতে কত পার্থক্য রয়েছে জাতের ক্ষেত্রে সত্তার ক্ষেত্রে যেমন পার্থক্য রয়েছে তেমনই গুণের ক্ষেত্রে পার্থক্য রয়েছে তাই বলছেন যে আল্লাহর জন্য যেমন ভালোবাসা উপযোগী মহান আল্লাহ বলেন ওয়াহসেনু তোমরা সৎকর্মশীল হও ইন আল্লাহ ইহিবুল মহসেনী নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন কোনো জায়গায় নয় নেই যে খারাপদেরকে ভালোবাসেন কিন্তু খারাপ হোক এরাদা আলাদা কিন্তু ভালোবাসার ক্ষেত্রে সৎকর্মশীলকে ভালোবাসেন সুরা বাকার আয়াত একশো পঁচানব্বই আল্লাহ বলছেন ও তোমরা নাই পরায়ণ হও সুবিচার করো ইন্নআল্লাহিবুল মুকসেতিন আল্লাহ সুবিচারকারীদেরকে ভালোবাসেন সুরা হুজরাত আয়ত নম্বর নয় যতদিন পর্যন্ত কাফেররা তাদের চুক্তিতে অটল থাকে তোমরাও তাদের সাথে চুক্তিতে অটল থাকো চুক্তি ভঙ্গ করিও না ইন্নআল্লাহ ইহিবুল মুতাকিন কারণ আল্লাহ আল্লাহ ভিরুদেরকে সংযতদেরকে ভালোবাসেন দেখেন মুত্তাকিনকে ভালোবাসেন মুকসিদিনকে ভালোবাসেন মহসিনকে ভালোবাসেন তিনটে গুণ পেলেন আর কি নিশ্চয় আল্লাহ তবাকারীদেরকে ভালোবাসেন ওয়াহিবুল মোতাহিরিন আর পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন সোরা বাকার আয়াত নম্বর দুশো বাইশ আর আগেরটি ছিল যেটাতে চুক্তির কথা রয়েছে কাফেরদের সাথে সেটা সুরা তবর আয়াত নম্বর সাত মহান আল্লাহ রসুরে আলম আয়াত নম্বর একত্রিশে বলছেন কল এনকুন তুম তোহিবুন আল্লাহ হে নবী বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসো ফাত্তাবে তাহলে আমি নবী বলছি আমার অনুসরণ করো ইহবিব কুমল্লা তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে নবীর অনুসরণ করলে এখানেও ভালোবাসার কথা প্রমাণিত হইল তাহলে যারা অনসারী যারা ফলো করেন নবী সাল্লামকে তাদেরকে আল্লাহ ভালোবাসেন জি তারপরে মহান আল্লাহ বলছেন সুরাম মায়ের নম্বর ফাসফাইয়াতিল্লাহ কমে তোমরা যদি অসৎ হয়ে যাও তো শীঘ্রই আল্লাহ এমন সম্প্রদায়কে নিয়ে আসবেন যারা আল্লাহকে ভালোবাসবে এবং যাদেরকে আল্লাহ ভালোবাসবেন এবং যারা আল্লাহকে ভালোবাসবেন এখানে উভয় পক্ষ থেকে ভালোবাসার কথা বলা হয়েছে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহকেও তারা ভালোবাসবে মহান আল্লাহ আরো বলছেন ইন্নআল্লাহ ইহিবুল্লাজিন ইউকাতেলুন আল্লাহ ভালোবাসেন ওই সব যোদ্ধাদেরকে যারা তার রাস্তায় সশস্ত্র লড়াই করে সাফান সারিবদ্ধ হয়ে কান্নাহম বনিয়ানুম মারসুস এমন ভাবে যেন তারা সীসা ঢালাইকৃত প্রাচীরের মতো এইভাবে দাঁড়ায় যে শত্রুপক্ষ কখনো তার ছেদ করে প্রবেশ করতে পারে না সুরাসাফ আয়াত নম্বর চার মহান আল্লাহ আরো বলছেন সুরে বুরুজে আয়াত নম্বর চোদ্দটি ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ তিনি বড় মার্জনাকারী ক্ষমাশীল এবং আল ওয়াদুদ প্রেমময় ওদুদ থেকেই মাওয়াদ্দাতুন ভালোবাসা এই আয়াতগুলিতে তরজমার সাথে সাথে আশা করি সবগুলি প্রায় বুঝে গেছেন আর এগুলিতে যা দেখাতে চেয়েছেন লেখক সেটা বলেই আলোচনা শেষ করছি বলছেন শেখ সারিফ হাফিজ আন্নাফিয়া ইসবাত আল মাহাব্বাতি ওয়াল মাওয়াদ্দাতে লিল্লাহ সুবাহানা এই আয়াতগুলিতে আল্লাহর জন্য মহাব্বত ভালোবাসা আল্লাহর ভালোবাসা আল্লাহ ভালোবাসেন আল্লাহকে আমরা ভালোবাসি এবং আল্লাহ ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন এবং অল মাওয়াদ্দা এবং আল্লাহ রব্বুল আলমিনের মাওয়াদ্দাত ভালোবাসা প্রমাণিত ওয়ান্নাহু ইহিব্ব ওয়াদ বাদাল আশখাস ওয়াল আমাল আল্লাহ রব্বুল ভালোবাসেন হ্যাঁ, কিছু লোককে এবং কিছু আমলকে কিছু কর্মকে আল্লাহ সব লোককে ভালোবাসেন সব লোক ভালোবাসেন তার মানে কিছু লোককে আল্লাহ ভালোবাসেন এবং কিছু কাজকে আল্লাহ সব কাজকে আল্লাহ ভালোবাসেন সব কাজকে সব কথাকে আল্লাহ ভালোবাসেন না অশ্লীলতাকে আল্লাহ ভালোবাসেন হ্যাঁ সততাকে আল্লাহ ভালোবাসেন হ্যাঁ বাসেন তাহলে ব্যক্তির ক্ষেত্রে এবং বস্তুর ক্ষেত্রে আর কাজকর্মের ক্ষেত্রেও আল্লাহ কিছু কাজকর্মকে কিছু কথাকে এবং কিছু ব্যক্তিকে কি করেন ভালোবাসেন চরিত্র সব চরিত্র আল্লাহ ভালোবাসেন ভালো চরিত্র আল্লাহ ভালোবাসেন মন্দ চরিত্রকে আল্লাহ ঘৃণা করেন ফাহ ইহিব্ব বাদ আল আশিয়াদুনা এইরকমই আল্লাহ রব্বুল আলমে কিছু জিনিসকে আল্লাহ ভালোবাসেন কিছুকে ভালোবাসেন না আলা মা তাখতাদি হেকমাতহুল বালেগা যেমন আল্লাহ রব্বুল আলমিনের তত্ত্ব রহস্য হেকমতের দাবি ফাহিবুল মোহসেন তিনি সৎকর্মশীল নিষ্ঠাবানদেরকে ভালোবাসেন নাই পরায়ণদেরকে ভালোবাসেন আল্লাহ ভিরুদেরকে ভালোবাসেন ওহিবুল মোত্তাবিল রসুল রসুল্লাহ অনুসারীদেরকে ভালোবাসেন কোরআন সন্ন্যার অনুসারী তাদেরকে ভালোবাসেন কোরআন সন্নাকে ফলো করি আমি দলিল ছাড়া চলি না এটা বিরাট একটা এবাদত এই এবাদত থেকে শির্ক বিদাতকারীরা বঞ্চিত আছে আলহামদুলিল্লাহ পড়েন যারা কোরআন সন্ন্যান অনুসারী হইতে পেরেছেন কিন্তু আত্মহংকার না আল্লাহ শুক্রিয়া জ্ঞাপনের উদ্দেশ্য এই নয় যে আমি অনেক কিছু হয়ে গেছি আবার এটা যেন আসে শয়তান যেন আর এক রাস্তা দিয়ে না ঢুকে আবার জি ওইহিবুল মোজাহিদিন ফিসাবিলি আল্লাহ রাস্তায় যারা জেহাদকারী মুজাহিদিন তাদেরকে আল্লাহ ভালোবাসেন ওইহিবুল তওয়াবিন তওবাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন ওর মোতাতাহিরিন এবং পবিত্র দর্জনকারীদেরকে ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের আয়াত একটি যে দুটো আল্লাহর নাম বলেছেন আল্লাহর একটি নাম হচ্ছে আল গফুর ওয়াহুয়াল গফুর আর একটি নাম হচ্ছে আল্লাহর আল ওদুদ এই জন্য কারো নাম যদি রাখেন কোনো ছেলের তো আব্দুল গফুর বা আব্দুল গাফফার বা আব্দুল ওয়াদুদ রাখা যাবে কিনা আল্লাহর একটি নাম হচ্ছে আল ওয়াদুদ প্রেমময় যিনি অত্যন্ত ভালোবাসেন যিনি তো এখানে এই যে দুটো আল্লাহর গুণবাচক নাম এসছে এই দুটো গুণবাচক নাম থেকে দুটো গুণ বেরোয় হ্যাঁ গফুর থেকে কি বেরোয় মাগফেরাত আল্লাহর মার্জন আল্লাহ ক্ষমা করেন আল্লাহ ক্ষমা করেন আল্লাহর গুণ আর ওদুদ থেকে আল্লাহর মহব্বত বেরোয় যে আল্লাহ ভালোবাসেন আল্লাহর ভালোবাসা হ্যাঁ বড় মার্জনাকারী বড় ক্ষমাশীল আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল আল্লাহ যদি কাউকে ক্ষমা করে দেন ক্ষমা করে ক্ষমত হন না আলু অদুদ বরং তাকে ভালোবাসেন বুঝলেন কথাটা আমরা মানুষরা কাউকে ক্ষমা করে দিলেও তাকে অনেক সময় ভালোবাসতে পারি না আছে না কত সংকীর্ণতা আমাদের আর কত আমাদের দয়া মায়া সংকীর্ণ বা আমাদের ক্ষমাটা ক্ষমা এ তো ক্ষমা করতে চাই না আর ক্ষমাও যদি করে ক্ষমা করে সীমিত ব্যাস মাফ করে দিচ্ছে ওকে কিন্তু ক্ষমা করার পরে ওকে ভালোবাসবে এই গুণ বিরল পাওয়াই মুশকিল আল্লাহর ক্ষেত্রে অহুয়াল গাফুর ও আল্লাহ আল্লাহ যাকে ক্ষমা করে দেন তাকে তার ক্ষেত্রে অদুদ আল্লাহ রবুল আলমিন সুতরাং এই এইটা বড় কথা নয় যে আমি গোনা করিনি আলহামদুলিল্লাহ যদি কোনো গোনা না হয়ে থাকে কাবির আলহামদুলিল্লাহ সাকিরা তো হচ্ছে কিন্তু কাবিরা গোনা হয়নি আলহামদুলিল্লাহ পড়েন কিন্তু কারো যদি কাবিরা হয়ে গিয়ে থাকে অতীতে তাহলে তারও সমাধান আছে সে সমাধান হচ্ছে আল্লাহর মাগফেরাত হাসিল করে ক্ষমা চেয়ে নেওয়া এবং ক্ষমা চাওয়ার মতো তবা করার মতো তবা করে ক্ষমা যদি চেয়ে নিতে পারেন তো আল্লাহর ভালোবাসা যেমন আগেও ছিল আবার ফিরে আসবে আলুয়া আল্লাহ রব জানাব আমাদেরকে ক্ষমা করেন এবং আমাদেরকে আল্লাহ রব্বুরা যেন ভালোবাসেন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের দুনিয়াতেও বরকত দান করেন আখেরাতের কাজে বরকত দান করেন আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন ওসল্লা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহাবি আজমাইন